সালাম নাজিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী উপর আল্লাহ আলহি আল্লাহ বারিক আলী বখারি অর্থাৎ যেসব হাদিস শুনলে পড়লে এবং সেগুলির প্রতি আমল করলে মানুষের অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে নরম হবে অন্তরে ভয় সৃষ্টি হবে আখেরাত পরকাল বলে স্মরণ হবে নেকির কাজে আগ্রহ বাড়বে এই রকমের হাদিসগুলি এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তার একটি অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নেকির উদ্দেশ্য করে যে নেক কাজ করব ভালো কাজ করব উদ্দেশ্য করলো নিয়ত করলো অথবা অন্য কোনো ব্যক্তি যদি কোনো গোনা করার ইচ্ছা করে তাহলে তাদের অবস্থা কি নেকির ইচ্ছা করলো ইচ্ছা করার পরে হয় করতে পারলো অথবা পারল না যদি নেকি করতে পারে তাহলে সে কি পাবে আর যদি নেকি করার ইচ্ছা করলো তারপরে করতে পারলো না অথবা করলো না দুটি অবস্থা হইতে পারে তাহলে তার কি হবে তাহলে অবস্থাগুলি মনে রাখবেন কয়টা অবস্থা হইল নেকি সম্পর্কে একটা লোক নেকির ইচ্ছা করলো ইচ্ছা করে সে কাজটি এক হচ্ছে ইচ্ছা করা হ্যাঁ ইচ্ছা করার পরে সেই কাজটি করা আর আরেকটি লোক ইচ্ছা করলো তারপরে করলো না আর একটি লোক ইচ্ছা করলো তারপরে কাজটি করার নিয়ত ছিল ভালোই কিন্তু সংকল্প ছিল কিন্তু করতে পারলো না করলো না আর করতে পারলো না তিনটি অবস্থা হলো আর একটি লোক নেকি করার ইচ্ছেই করলো না তাহলে নেকি সম্পর্কে দেখেন বিভিন্ন অবস্থা বুঝতে পারছেন এই অবস্থাগুলিতে মানুষ কি পাবে তা এই হাদিস দ্বারা জানতে পারবেন হাদিসে কুদ্সি অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন আল্লাহ পাকের বাণী এ হচ্ছে হাদিস এইরকমের গুনহার ক্ষেত্রে একটি লোক গুনহা করার ইচ্ছা করলো যখন ইচ্ছা করলো একটি অবস্থা হলো তাহলে আরেকটি লোক গুনার ইচ্ছেই করলো না একটি লোক আছে গুনা করার ইচ্ছেই করলো না সে একটি লোক অবস্থা গোনা সম্পর্কে আর একজন লোক গোনা করার ইচ্ছা করলো হ্যাঁ ইচ্ছা করার পরে সে গোনা করলো না ঠিক না আর আরেকটা লোক হচ্ছে গোনা করতে ইচ্ছা করলো কিন্তু করতে পারলো না ইচ্ছা করেছিল কিন্তু ফেল হলো করতে গিয়ে করতে পারলো না এদের অবস্থা কি নবী করিম সাল্লামের এই হাদিস আল্লাহ পাক থেকে বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহমা বর্ণনা করছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে যে তিনি বলেছেন ফিমা ইয়ারবিহ আন রব্বিহ আজ ওই সব হাদিসের একটি হাদিস যা তিনি নিজ রব হতে বর্ণনা করেছেন এ হচ্ছে শাব্দিক তর্জমা করলাম আর শাব্দিক তর্জমা স্পষ্টই তাই না অর্থাৎ নবী করিম সাল্লাম তার রব থেকে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ পাকাজল থেকে মহান আল্লাহ থেকে কাল কাল বলছেন নবী সাল্লাম যে কাল মানে আল্লাহ বলেছেন দুইবার কালা হাদিস আছে অর্থাৎ একবার কালা মানে আল্লাহ নবী বলেছেন আর একবার কালা মানে আল্লাহ নবী বলছেন যে মহান আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়াসিয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের নেকি এবং গুনহা তকদির লিপিতে লৌহে মাহফুজে লিখে দিয়েছেন লিখে দিয়েছেন যে এই ব্যক্তি গুনা করবে এত গুনা করবে এই ব্যক্তি নেকি করবে এত নেকি করবে এই ধরনের নেকি করবে এই পরিমাণ নেকি করবে এই কোয়ালিটির নেকি করবে আল্লাহ পাক লিখে দিয়েছেন এরকম আলোচনা শুরু হলেই মানুষের অন্তরে সংশয় শুরু হয়ে যায় তাই না যে আল্লাহ লিখিয়ে দিয়েছেন তাহলে আবার সফিমাল আমাল আপনাদের মনে প্রশ্ন এসছে না আসেনি প্রশ্ন এসেছে মানে এইরকম কথা বললেই প্রশ্ন ধর্মীয় ক্ষেত্রে শুধু প্রশ্ন হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে প্রশ্ন উঠে আমি যদি বলি আল্লাহ আপনার ভাগ্যে আপনি চাকরি করবেন বেতন পাবেন না পাবেন আল্লাহ লিখে দিয়েছেন প্রশ্ন উঠলো যে তাহলে আর কর্ম করে লাভ কি আল্লাহ যদি রিয়াল লিখেই রাখেন যে এত রিয়াল আমি ইনকাম করব। আর যদি বিদেশে চাকরি ভাগ্যে থাকে সৌদি আরবে তো চাকরি করব। হ্যাঁ এত টাকার মালিক হব তারপরে এত রিজিক খাবো তারপরে মরবো ওর কমে মরবো না ঠিক না আল্লাহ লিখেছেন না লিখেননি যেমন আল্লাহ কাতাবাল হাসানাত ওয়াসাইয়াত নেকিও লিখেছেন গুনাহও লিখেন তেমন আপনার রিজিকও লিখেছেন আপনি কত রিয়াল ডলারের মালিক হবেন তাও আল্লাহ লিখেছেন হ্যাঁ কত ধন দৌলতের মালিক হবেন সোনা দানার মালিক হবেন তাও আল্লাহ লিখেছেন তাহলে কর্মের জন্য আবার বিদেশে পড়ে আছেন কেন আপনার যদি প্রশ্ন ওঠে তাহলে ফাফিমাল আমল তাহলে নামাজ রোজে করেই লাভ কি তাহলে যদি আল্লাহ লিখেই রাখেন জান্নাত জাহান্নাম আর নেকি কত পরিমাণ হবে আর গোনা কত পরিমাণ হবে আমল কি করবো তাহলে আমল করি না করি একটা হওয়ার আল্লাহ তো লিখিয়ে রেখেছেন তাহলে দুনিয়ার ক্ষেত্রেও সেই কথাই কেন বলেন না যে আর কর্ম করে লাভ কি বিদেশে এত কষ্ট করে লাভ কি আর পাসপোর্ট করে লাভ কি একামা করে লাভ কি অবস্থায় থাকবো যা আছি তাই আছি আরে বিবি বাচ্চার কাছে থাকবো রেজিক যদি রিয়াল ভাগ্যে থাকে আল্লাহ তকদিরে লিখে রাখে তো বিবির কাছে থেকেও রিয়াল পাবো এ কথা কোনো পাগলে বলবে পাগলে মনে হয় এরকম কথাবার্তা বলবে না ঠিক না এই জন্য বলছি তকদিরের ক্ষেত্রে শুধু বিভ্রান্ত হয়েছে মানুষ ধর্মীয় ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত গুমরা হয়েছে বা ধর্মের ক্ষেত্রে এক শ্রেণীর বদ প্রকৃতির মানুষ এইরকম কথা বলে থাকে হয় গুমরা হয়েছে পথভ্রষ্ট হয়েছে অথবা জেনে শুনে বিভ্রান্তির শিকার হয়ে থাকে তারা গুমরাহি কথাবার্তা বলে থাকে শয়তানি এগুলি হচ্ছে ছলনা আমল করবে না সেই জন্য নামাজ পড়বে না সেই জন্য নেকি করবে না সেই জন্য পাপ থেকে বাঁচবে না সেই জন্য এগুলি হচ্ছে ছলনা দুনিয়ার ক্ষেত্রে এইসব ছলনা করে তাতে কেউ হ্যাঁ এইরকম পাগলের মতো পরিচয় কেউ দেয় না যে আমি পাগল বাড়িতে বসে থাকবো আর বলবো যে আমার ভাগ্যে যদি রিয়াল থাকে তো চলে আসবে ভাগ্যে যদি বিদেশি টাকা থাকে তাহলে পাসপোর্ট না করলেও চলে আসবে কেউ বলে না আর কেউ এরকম কাজ করে না সাহাবাই কেরাম আর একটু বলি সাহাবাই কেরামও জিজ্ঞাসা করেছিলেন যেমন আপনাদের মনে জিজ্ঞাসা আসে কেন আপনাদের জিজ্ঞাসাটাকে আমি যে কথাটা বললাম তাতে কিন্তু একবার ঠান্ডা করে দিলাম আর কেউ জিজ্ঞাসা করে সাহসী করবেন না তাই না তো সাহাবাই কেরামরা এরকম জিজ্ঞাসা করেছেন রাজি আল্লাহ তালান যে ফাফিম আল আমল ইয়া রাসুল্লাহ তাহলে আল্লাহ যখন লিখিয়ে দিয়েছেন তাহলে আমল করে আর না করে কিছু পার্থক্য হবে যা হওয়ার তো একটা হয়ে গেছে লহে মাহফুজ লিখা আছে তখন নবী করিম সাল্লা সাল্লাম কি বলেছিলেন যে ঠিকই আছে আমল করো না করো যা হওয়ার হয়ে গেছে বসে থাকো বসে থাকো কাজকর্ম করিও না যা আছে যে অবস্থায় আছো থাকো কথা বলেছেন কি বলেছেন বরং বলেছেন এ মালু এ মালু তোমরা আমল করতে থাকো নামাজ কায়েম করতে থাকো জাকাত দিতে থাকো দান খেরাত করতে থাকো মাতা পিতা সেবা করতে থাকো হজ তোমরা করতে থাকো নেকির কাজ করতে থাকো ফাকুল্লুল ময়াস্তার তারপরে আল্লাহ রসুল বলছেন কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সহজ করে দেওয়া হবে লেমা খুলে কালাহু যার জন্য সে সৃষ্টি হয়েছে যার জন্য সৃষ্টি হয়েছে সে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান নামে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছে মমিন আর সৎ হওয়ার জন্য সৃষ্টি হয়েছে না অসৎকে মরার জন্য সৃষ্টি হয়েছে তো যেই জন্য তাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই পথ তার জন্য সহজ করে দেওয়া হবে তাকে সহজ লাগবে আর এটা আমরা অনুভব করছি অনুভূত দুইজন বন্ধু একই সাথে একই স্কুলে প্রাইমারি থেকে পড়াশোনা করে এসেছেন এখন পর্যন্ত এখানে আছেন দুইজনের একজন মাশাল্লাহ নামাজি আর একজন একেবারে বেনামাজি একজনকে নামাজ পড়তে ভালো লাগে না পড়লে অশান্তি একদিন যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে অশান্তির তার শেষ নেই আর একজনকে নামাজ পড়তে বললে এত কষ্ট লাগে যে ঝগড়া করে নেই তোমার আমার ব্যাপারে বলা কি আছে তাহলে একজনকে নামাজ পড়তে কত ভালো লাগছে কত সহজ লাগছে আর একজনকে নামাজ পড়তে কত কষ্ট লাগছে খারাপ লাগছে একজনকে বিড়ি সিগারেট কত ঘৃণা লাগছে রাস্তায় বিড়ি সিগারেট খাচ্ছে এত ঘৃণা লাগছে যে যদি সম্ভব হইতো তো এসব রাস্তায় চলতামই না আমার মতো লোক যদি হয়তো ঠিক আমি এরকম অনুভব করি যে আমার পক্ষে যদি সম্ভব হইতো দুনিয়াতে কোনো জায়গায় পেতাম যেখানে রোজেরিক পাওয়া যাবে আর বিড়ি সিগারেটের গন্ধ আসবে না তো সেখানেই বাস করতাম আসতামই না এখানে বিশেষ করে শুক্রবারে যদি আমার এই এলাকাতে না আসা ফরজ হইতো তাহলে আমি এই এলাকাতে শুক্রবারে এই বিড়ির গন্ধ জন্য আসতাম না এই মসিবতের জন্য আসতাম না অন্যদিন আসতাম ভিড় ভাড় যেদিন কম থাকতে এটা বিড়ি সিগারেটের মুসিবত থেকে একটু হালকা বাঁচতে পারতাম আমি এটা ব্যক্তিগত অনুভব করি নিচে নামার আগে সিঁড়ি থেকে গন্ধ পাওয়া যায় এত আবহাওয়াকে দূষিত করে রেখেছে খারাপ করে রেখেছে এই হারাম খাওয়া লোকেরা আর একজনকে বিড়ি না ফেলে মরিয়া হয়ে উঠো বিড়ি না ফেলে পাগল হয়ে যাবে রাতে সারা ঘুম আসবে না স্ত্রীর যদি অলঙ্কার পয়সা নেই স্ত্রীর অলঙ্কার বিক্রি করে দিতে হয় তো বিক্রি করে দেবে আরো কিছু করে দেবে এর চেয়ে বেশি নাজাজ কাজ করে ফেলবে আরো বিড়ির জন্য বিড়ির নিশা উঠেছে পকেটে পয়সা নেই বিড়িও নেই তার কাছে কোনো একজন লোক বিড়ি দিতে চাইছে তোমার বউর সাথে আমাকে নির্জনে গল্প করতে দিতে তাও দিয়ে দিবে জুয়ারিরা বউ বিক্রি করা আগের যুগে শুনতাম যে অনেকে বউ বিক্রি করে দিত হ্যাঁ বাজি লাগিয়ে বলতে ঠিক আছে এবারে হারতে হারতে টাকা পয়সা সব হেরে গেছে বলছে এবার যদি আমি হেরে যাই তাহলে আমার স্ত্রী তোমাকে দিয়ে দেবো এসব কেসা কাহিনী বাপ দাদা দাদাদের কাছ থেকে বসে বসে আমরা ছোট বাচ্চাগুলো শুনতাম আগের যুগের জানে কি এরকম করতো তো যারা বিড়ির নিশায় হারাম নিশা রয়েছে তারা এরকম করে ফেলবে আর আপনাকে কত খারাপ লাগছে একজনকে তাহলে বিড়ি না খাওয়াই সহজ লাগছে আর একজনকে বিড়ি খাওয়াই সহজ লাগছে দেখছেন না নবী করিম সাল্লামের কথা সত্য এই মালু তুমি আমল করো কুল্লুন ময়াস্তার সবার জন্য আসান করে দেওয়া হবে সহজ করে দেওয়া হবে কি লেমা কলিকালাউ যার জন্য সে সৃষ্ট হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে যার জন্য তাকে পয়দা করা হয়েছে তাহলে আপনাকে যদি জান্নাতের জন্য পয়দা করা হয় জান্নাতের কাজ ভালো লাগবে তারপরে এখানে আপনার আমলের স্বাধীনতা আছে আপনার আর এই স্বাধীনতা প্রত্যেককে কিন্তু আমরা এহসাস অনুভব করছি স্বাধীনতা নেই এতটি লোক এখানে বসে আছেন স্বাধীনভাবে বসে আছে এক্ষুনি যদি বলেন এক সেকেন্ড আমি উঠে চলে যাবো প্রত্যেকের স্বাধীনতা আছে না নেই কেউ বেঁধে নিয়ে এসছে আবার যে চলে গেলেন আপনি বলেন আমার ভাগ্য খারাপ গেলাম কিন্তু আমার মনটাই খারাপ হয়ে গেল কি করলাম না করলাম মনটাই খারাপ ভালো লাগলো না উঠে চলে এলাম কেউ বেঁধে নিয়ে গেল না স্বাধীনভাবে গেলেন তাহলে স্বাধীনভাবে আসলেন স্বাধীনভাবে গেলেন মসজিদ একজন নামাজ পড়তে গেল আজান হলো স্বাধীনভাবে গেল তাকে কেউ বেঁধে নিয়ে যায়নি না আল্লাহ ফেরেস্তা বেঁধে নিয়ে গেছে না আল্লাহ বেঁধেছে না হাইয়ার লোকেরাই বেঁধে নিয়ে গেছে কেউ বেঁধে নিয়ে যায়নি তাকে আর কিছু লোক বসে থাকলো রাস্তায় তারাও স্বাধীনভাবে বসে আছে তাকে কোনো খুঁটির সাথে কেউ বেঁধে রাখেনি না মানুষে বেঁধে রেখেছে না জিনে বেঁধে রেখেছে না ফেরেস্তা বেঁধে রেখেছে কেউ বেঁধে রাখেনি তাহলে স্বাধীনতা বাস্তবে আমরা অনুভব করছি তাহলে আল্লাহ পাক যে সৎকর্মশীলদেরকে নেকি দেবেন জান্নাত দেবেন তাদের কর্মের ফল হিসাবে এই যে কর্ম স্বাধীনভাবে আপনি ভালো কর্ম করলেন আর পাপীদেরকে গুনাগারদেরকে ফরজ তরকারী হারাম খাও খায় যারা অন্যায় কাজ করে নাজায়জ কাজ করে তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন তাদের স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য স্বাধীনভাবে তারা খারাপ কর্মগুলি করেছে তাদেরকে বাধ্য করা হয়নি এই জন্য যারাই গুমরা হয়েছে জবরিয়া যারা বলে যে মানুষ এমন ভাবে আল্লাহ তকদির লিখে দিয়েছেন যে একবারে মানুষ বাধ্য তারা মানুষকে তুলনা করেছে পাথরের সাথে আমরা কি পাথরের মতো অহদ পাহাড় ওই মদিনেই আছে যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান জহিন পাহাড় সৃষ্টি করেছেন আর ও মদিনেই থাকবে যাবে কি আর কোথাও কোনোদিন নড়ে যাবে না বাংলাদেশ যাবে না তখন তারা আমি আপনি আজকে দামান আছেন কালকে মদিনে আরেকদিন মক্কায় আরেকদিন কোথায় নড়াচড়া করছেন তাহলে এই যে বাস্তব এর মিথ্যা প্রমাণ করছে যে এরা যে মৃত্যু যারা গুমরা হয়েছে তুকদের ক্ষেত্রে যে আল্লাহ দিয়ে লিখে দিয়েছেন সেই জন্য আমাদের করার কিছু না আমরা কাল জামাত পাথরের মতো কথা মিথ্যা তার মিথ্যুক এইরকমই আর দল বিভ্রান্ত হয়েছে যারা বলছে যে তকদির বলে কিছুই নেই একেবারে উল্টো দিকে তকদির কিছু নেই তকদির লিখে দাও মানে ও যে ওদের মতো হয়ে যাবো তাহলে তকদির লিখে দাও বলি তাহলে তো পাথরের মতো আমরা বলবো পাথর মতো তো আমরা নই সুতরাং তকদির কিচ্ছু নেই সব যা করি আমরাই করি এবং আল্লাহর কোনো ক্ষমতা নেই এমনকি শুধু তাই না তারা বলছে যে আমরা যে পাঁচ মিনিট পরে যে কাজটি করব যেমন আমি জানি আল্লাহ জানেন কাদরিয়া এদেরকে বলা হয় কাদরিয়া কাদরিয়াদের এই বিশ্বাস যে আল্লাহ জানেন না যে আপনি কখন মরবেন তাও জানেন না লিখেও রাখেনি আর জানেন না জানেন না যখন আর লিখেও রাখেনি তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেও কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ হয়তো মত চান না মত হয়ে গেল আল্লাহ হয়তো মত চান আপনার মত হচ্ছে না কারণ আল্লাহ কিছুই লিখে রাখেননি তাহলে ঠিক কিনা বুঝতে পারছেন কাদিয়াদের মতবাদের গুলি খারাপ দিকগুলি দেখেন মানুষ নিজের কর্ম নিজে সৃষ্টি করছে তাদের কথা ইন্নাল আবদা খালেকুন লেহি বান্দা নিজের কর্মকে নিজে সৃষ্টি করে নিজে সৃষ্টি করে আহলে সন্ন্যতল জামাত মধ্যপন্থী তারা বলছেন না মানুষ মানুষের কর্ম সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ খালাকুম অমাতা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের কর্মকে আল্লাহ সৃষ্টি করেন কিন্তু বান্দার কাজ হচ্ছে কি কাসাব উপার্জন করা মেহনত করা এটি আপনার কাজ আল্লাহ সৃষ্টি করেন আপনি মেহনত করেন তাহলে আপনার একটা কাজ আর আল্লাহ ফকের আর একটা কাজ আপনি সৃষ্টি করতে পারেন না আপনি জন্মাতে পারেন না জি সৃষ্টি করেন আল্লাহ আর কর্মকারী আপনি তাহলে এইদিকে গুমরা হয়েছে একদল জবরে যারা বলেছে তকদির এমন করে লিখে দেওয়া হয়েছে আমরা পাথরের মতো আর একদল গুমরা হয়েছে না তকদির কিছু নাই আল্লাহ কিছু জানেন না আল্লাহ ইচ্ছাও করেন না যা করি যা ইচ্ছা করি আমরাই করি আর যা যা হয় সৃষ্টি করি আমরাই করি আচ্ছা যা করি আমাদের কর্ম আমরা সৃষ্টি করি এটি সিরকি কথা নাই তাহলে স্রষ্টা এক সৃষ্টিকর্তা এক থাকলেন না এক আল্লাহ থাকলেন না তাহলে মানুষও মানুষের কর্ম সৃষ্টি করে তাহলে খালেকের অভাব নেই অনেক খালেক অনেক সৃষ্টিকর্তা সবাই সৃষ্টিকর্তা নিজের নিজের কর্ম নিজেই সৃষ্টি করে এইভাবে যারা কাদিরিয়া তারা মুশরেক হয়ে পড়েছে দেখলেন কাদিরিয়া কোথায় গেল মানে আল্লাহর নবীর তারিকা ছেড়ে দিয়ে যখনই এদিক ওদিক যাবে তখন এমন ভাবে গোমরা হবে যে টের পাবে না যে আমি কি বলছি আর কি করতে আর কোথায় গেলাম গোমরাজের অবস্থা এরকমই হয় তো কথা বেড়ে যাচ্ছে আল্লাহ ফাকবুল আলমে নেকি এবং গুনা লিখে রেখেছেন আমি একটা উদাহরণ দিয়ে খুব সহজভাবে এই জন্য বুঝাই যে আল্লাহ পাক অতীতের কথাও যেমন জানেন বর্তমানের কথা জানেন আর ভবিষ্যতের কথা জানেন একই সমানভাবে জানেন আমরা আসলে অবাক হয়ে যে আল্লাহ লিখে রেখেছেন কেমন কথা হইল এই জন্য যে আমরা আল্লাহকে মানুষের মতো সৃষ্টির মতো মনে করি আমরা অতীতের কিছু ঘটনা জানি বর্তমানে চোখের সামনে যেটুকু হচ্ছে জানি কিন্তু চোখের আড়ালে কি হচ্ছে দেওয়ালের আড়ে তা জানি না ঠিক না আর অতীতের বহু কথাই জানি না যা আমাদের কানে পৌঁছেনি বা চোখে দেখেনি ঠিক না আর ভবিষ্যতের তো কিছুই জানি না এক মিনিট পরে কি হবে তাও জানি না তখন ধরে আল্লাহ ফাকরাবুল আলমিন অতীত বর্তমান ভবিষ্যৎ সামনে চোখের আড়ালে সবকিছু ফায়ানুজরা কেফাতে আমার সব জানেন সুতরাং আল্লাহ যখন জানেন আর আল্লাহ মানুষের জন্ম হওয়ার আগে জানেন পৃথিবীতে আসার আগে থেকে জানেন আল্লাহ আদম আলি সাল্লামকে সৃষ্টি করেন তার আগে থেকেই জানেন যে আদমকে সৃষ্টি করব আদম আলি সাল্লামের এত সন্তান হবে কেমন পর্যন্ত এত মানুষ জন্মাবে তার মধ্যে এত হিন্দু হবে এত ইহুদি এত খ্রিস্টান হবে এত মুসলমান হবে মুসলমানদের মধ্যে এত বিদাতি হবে এত বিনামাজি এত নামাজি হবে এত সংখ্যায় জান্নাতি হবে সব আল্লাহ জানেন ভবিষ্যতে তার মধ্যে অমুকের বাড়িতে পাঁচটা ছেলে হবে তার মধ্যে তিনজন নামাজি হবে আবদুল্লাহ নামাজি হবে আব্দুর রহমান নামাজি হবে আর আব্দুল খালেক বেনাবাজি হবে ইত্যাদি আল্লাহ সব জানেন শাসেক হবে গুনাগার হবে তাই জাহান নামে যাবে অমুক অমুক জান্নাতে যাবে সব আল্লাহ জানেন তাই আল্লাহ পাক তার এই ওয়াসি প্রশস্ত এলেমের ভিত্তিতে ওয়াসিয়া কি আছে না হ্যাঁ কুল্লা সাইয়েন এলমা আসান ওয়াসিয়া কুল্লা সাইয়েন এলমা আল্লাহ পাক রব্বুল আলমিনের এলম সব কিছুকেই ঘিরে আছে পরিব্যাপ্ত ওয়াসিয়া সমস্ত এলম আল্লাহ পাক রব্বুল আলমের কাছে রয়েছে তো আল্লাহ পাক তার এই এলম দ্বারা সবকিছু আল্লাহ জানেন নেকি এবং গুনা লিখে রেখেছেন সোমাবাইয়ানা লেখা তারপরে এই গুনা এবং নেকির সম্পর্কে একটি কথা বর্ণনা করলেন নবী করিম সাল্লাহাম যে আল্লাহ এই কথা বলেছেন কি ফামান হাম্মা বি হাসানাতেন নেকির যে ইচ্ছা করলো আগে বলেছি না নেকির ইচ্ছা সম্পর্কে একজন নেকির ইচ্ছা করলো তাহলে যে নেকির ইচ্ছা না করবে ইচ্ছাই করলো না নেকি তো কিছু পাবে প্রশ্নে উঠে না একজন নেকির ইচ্ছাই করেনি তাহলে কিছুই পাবে না নামাজের উদাহরণ দিই এসার নামাজের সময় হলো অক্ত এলো একজন লোক এসার নামাজ পড়ার ইচ্ছাই করলো না নেকি পাবে নেকি পাবে না গোনা পাবে হ্যাঁ ফরজ ছাড়ো সেজন্য গোনা পাবে আরেকজন লোক নেকির ইচ্ছা করলো ফামান হাম্মাবে হাসানাতিন ফরজ হোক আর নফল হোক নেকির ইচ্ছা করলো ফালাম ইয়ামাল হা সেই আমল করলো না সে আমল করলো না নেকির ইচ্ছা করলো তারপরে করলো না এই লামিয়া আমালাহার দুইটি অর্থ একটা হচ্ছে করলো না আর এটা হচ্ছে করতে পারলো না দুটি অর্থ হয় আরবিতে দুটি অর্থ হয় আর দুই অবস্থাতে দুই রকম কিন্তু উত্তর হবে একরকম উত্তর হবে না একরকম ফল হবে না রেজাল্ট একরকম নয় একজন লোক নেকির ইচ্ছা করলো আর তারপরে নেকি করলো না সালামি আমালাহ নবী সালাম যে হাদিসে বলেছেন সেখানে কিন্তু নফল সম্পর্কে বলেছেন কারণ ফরজ সম্পর্কে কথা হতেই পারে না যে নেকির ইচ্ছা করলো অথচ করতে পারলো না ফরজের ক্ষেত্রে করতে পারলো না চলবে কিছু কিছু ক্ষেত্রে চলতে পারে কিছু কিছু ক্ষেত্রে চলবে যেটা একেবারে করতে পারলো না যেমন আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় করতে পারলো না ব্যাপারটি বুঝায় নামাজ পড়া ফরজ ঠিক না নামাজ জামাতে পড়া অধিকাংশ আলমদের নিকটে ফরজ সেটাও ফরজ অজীব একই জিনিস তবে কিছু আলমদের নিকটে শূন্য সেটা আলাদা কথা কিন্তু সহি হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস তারা বোঝা যায় এবং কোরআন করিম আল্লাহ বলেছেন ওরকাও মার রাখেন রুকুকারীদের সাথে নামাজিদের সাথে নামাজ পড়ো এবং নবী করিম সাল যারা মসজিদে নামাজ পড়তে যায় না মোনাফেক তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন বহু এরকম দলিল রয়েছে এক অন্ধ নেকি আশা করেছিলেন যে জামাতের নেকি বাবা আল্লাহ নই বলেন আজান শুনতে পাচ্ছ তো মসজিদ এস এসব হাদিস জানা আছে অনেকেরই আপনাদের জানা আছে তাহলে জামাত সহকারে নামাজ পড়া ফরজ একটা লোক ইচ্ছা করলো যে জামাতে গিয়ে এসার নামাজ পড়বো কিন্তু জামাতে যেতে সক্ষম হলো না সিঁড়িতে নামছিল আর নামতে গিয়ে পাটা পিছলে গেল আর পায়ে চরম ব্যথা পেয়ে গেল অথবা পাটা ভেঙে গেল আল্লাহ না করে এরকম এ লোকটি জামাতে যেতে পারবে এ ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য তাহলে জামাতের নাকি পাবে না পাবে না জামাতের নাকি পাবে কিন্তু ফরজ নামাজ ফরজ নামাজ ওই ক্ষেত্রে দেখতে হবে ওখানেও যদি এমন পরিস্থিতি হয়ে যায় যে নামাজ আর পড়তে পারলো না যদি পারে পা ভেঙে গেল নামাজ পড়তে হবে না হবে না নামাজ পড়তে হবে দাঁড়িয়ে পড়তে পারবে না পা ভেঙে গেছে পাঁচ চরম ব্যথা পেয়েছে বসে পড়বে বসেও পড়তে পারে না তাহলে লম্বা হয়ে শুয়ে এত ব্যথা পেয়েছে যে বসেও পড়তে পারছে না পা মনাতে পারছে না তো কি করবে শুয়ে শুয়ে পড়বে হোশ আছে শুয়ে শুয়ে পড়তে হবে কিন্তু আল্লাহ না করে নামাজ পড়তে বেরিয়েছিল এই উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে কারণ হাদিস অত্যন্ত ব্যাপক নামাজ পড়ার জন্য বেরিয়েছিল আর রাস্তা ক্রস করছিল একটা গাড়িতে ধাক্কা দিল সাথে সাথে মারা গেল বা একেবারে বেহুশ হয়ে গেল কয়েক সপ্তাহের জন্য সাথে সাথে মারা গেল লোকটি নামাজ পড়ার নিয়ত করে বেরিয়েছিল নামাজ পড়তে পারলো না সালামি আমাল হ্যাঁ, হাদিস তো আছে আমল করতে পারলো না নামাজ কাহিনী করতে পারলো না নামাজ জামাতে যাওয়া তো দূরের কথা নামাজই পড়তে পারলো না ওতেই মারা গেল সেই এসার নামাজের নাকি পাবে না পাবে না পাবে পাবে আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে উদাহরণ দিলাম মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের পরে মাতা পিতার হকের কথা বলেছেন এর উদাহরণ যদি আপনি সকালবেলা বেরিয়েছেন নিজের বাসা থেকে যে ব্যাংকে যাব গিয়ে আম্মা আব্বাকে একটা ড্রাফট করব। তাদের মাসিক খরচ আমি পাঠাই সেটা পাঠাবো বেরিয়েছেন আর রাস্তায় এসে দুর্ঘটনা ঘটে গেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন পাঠাতে পারলেন না অথবা যে টাকাটি নিয়ে আসছেন সে টাকা ছিনতে হয়ে গেল কিছুই নেই আর ওই মাসে পাঠাতেই বললেন না আপনি বেতন পেয়েছিলেন পাঠাইতেন সব কিছু চোরে ছিনতাকারিতে নিয়ে গেল মা বাবার কাছে তো টাকা পৌঁছিল না ফল পৌঁছিল কি পৌঁছিল না নাকি পাবেন না পাবেন না সালাম হা আমল করতে পারলেন না কিন্তু নিয়ত করে বেরিয়েছেন হাম্মা বে হাসান নাকির উদ্দেশ্যে বেরিয়েছেন আপনি যে আমি টাকা পাঠাবো নাকি ইনশা আল্লাহ তালা পাবেন তাহলে ফালাম ইয়ামালহা মানে এখানে অর্থ কি করতে হবে সেই ব্যক্তি আমল করতে করলো না না করতে পারলো না করতে পারলো না তাহলে আমল করতে নাও পারলে এই যে উদাহরণগুলি দিলাম এগুলি ফরজের ক্ষেত্রে প্রায় দিলাম নফলের ক্ষেত্রে ধরেন নিয়ত করে শুয়েছেন যে রাত্রি আজকে তাহাজুদ করবো আমি তাহাজুদের বড় ফজিলত আছে এবং তাহাজুদের সময় শেষ রাতে আল্লাহর কাছে দোয়া কবুল হয় এই সময় আমি একটা সুযোগ গ্রহণ করবো আল্লাহ পাকের সাথে নির্জনতায় নিয়ত করে বেতনটা রাখলেন আর বড় ভালো নিয়ত ছিল আর ঘড়িও লাগালেন যা চেষ্টা করতে হয় করলেন কিন্তু ঘুম ভাঙলো না ঘুম ভাঙল ফজর আল্লাহ আকবর আজান হয়েছে জাগলেন তারপরে তার যুদ্ধ পড়তে পড়লেন না না পড়তে পারলেন না পারলেন না তাহাজুদের নাকি পাবেন না পাবেন না পাবেন নফলের ক্ষেত্রে উদাহরণ হয়ে গেল নফল রোজা রাখার ইচ্ছা করেছিলেন কালকে রোজা রাখবেন যদিও শনিবারে খাস করে রোজা রাখা চলবে না শনিবারের সাথে এদিক সেদিক আগে পরে রোজা রাখতে হবে সোমবারে রোজা রাখবেন তাহারি খেতে পারলেন না আর কাজ মেহনতের কাজ আল্লাহ আপনাকে নেকি দেবেন করবেন না একেবারে বলছেন কি আল্লাহ পাক তিনি আল্লাহ পাক তার কাছে লিখে রাখবেন ইন্দাহু তার নিকটে হাসানাতান কি কামেলা একটি পুরা নেকি লিখে রাখবে একটি নেকি সেই একটি নেকি কি ঘাটতি নয় হাসানা পুরা নেকি আপনার সেই আমলের যে নিয়ত করেছেন তার জন্য আল্লাহ নেকি লিখে রাখবেন কামেলা পুরা নেকি একটি মানে এক গুণ একটি মানে শুধু একটি নেকি না কারণ একটি নেকি যদি বলি তাহলে আজকাল কারো মানুষ তো পয়সার ক্ষেত্রে আজকাল দু চার দশ রিয়াল পঁচিশ পঞ্চাশ একশো রিয়ালকে টাকাই মনে করেন না তাহলে এক নেকি যদি বলা হয় এক নেকি না এখানে বলা হচ্ছে হ্যাঁ? যতটা নেকি আছে এক গুণ নেকি এক গুণ নেকি আপনি নিয়ত করেছিলেন তার যদি যে এক গুণ নেকি হয় সেই এক গুণ নেকি পাবেন পূর্ণ নেকি আর দান খেরাতের ইচ্ছা করেছিলেন দান খেরাত করতে পারলেন না আপনি করতে পারলেন না হইল না সুযোগ সুবিধা যেমন বললাম যে চিন্তা হয়ে গেল বা কিছু হয়ে গেল তাহলে এক গুণ নেকি বা হাসানাতন কারণে এক গুণ নেকি ফাইন হওয়া হাম্মা বেহা তাহলে এখানে আরো বলেনি যে করতে পারলেন না সে নেকি পাবেন না যদি করতে পেরেও না করেন নেকির ইচ্ছা করলেন কিন্তু করলেন না একবার ইচ্ছা হয়েছিল তাহাজুদ পড়বো তারপরে জাগলেন না ভোর তিনটার সময় জাগলেন না ভোর রাত্রে ইচ্ছা করে পড়লেন না আগে নিয়ত করেছিলাম কিন্তু থাক পড়বো না আজকে নাকি পাবেন নাকি আপনি এখানে করতে পারলেন না নয় করলেন না ওই রকমই দান করার ইচ্ছা করেছিলেন আবার কৃপণতা ধরে নিল দাম করব একবার ইচ্ছে হয়েছিল অনেকে এরকম জলসওয়াজ মহফিল আমাদের দেশে এরকমই দাম বেশি আর এরকম দানকারী বেশি যখন ওয়াজ শুনলো সুরের ওয়াজ শুনলো আর ওই যে কালেকশনকারী যে কালেকশন করে বক্তা শুনেছেন কালেকশন না এক টাকা দানে দিল অমুক আর অমুক আর আল্লাহ তুমি তাকে দিও জান্নাতের হুর হ্যাঁ এই যে চলে নারায় তকবির আল্লাহ আকবর এতে সবাই দান করেছে আমিও দান করি লিখিয়ে দিল আমি এক হাজার টাকা দেবো নগদ না বাকি আর বাকি মানে ফাঁকি ফাঁকি দিয়ে দেয় বেশিরভাগ ফাঁকি দেয় মাদ্রাসা কিছুদিন চাকরি করেছি তো মাদ্রাসার কালেকশন হতো একশো মন দুশো মন আড়াইশো মন ধান উঠতো আর তারপরে খোঁজ নিতাম যে আমাদের আদায়কারী যারা থাকতো এলাকা এলাকা গ্রামে গ্রামে যখন ধানের সিজনে আদায় করতে যেত চারানা পরিমাণ উঠে আসতো না দুশো মন ধানের জায়গায় পঞ্চাশ মন ধান উঠে আসতো গেল কোথায় ধান যে দিতে চেয়েছে দশ মন সে দিত দুই মন তিন মন না হয় পাঁচ মন আর অনেকে দিতই না তখন একটু উৎসাহিত হয়েছিল বা দেখা দেখি সবাই দিচ্ছে লজ্জাও লাগছে আর সবাই দিবে আমি দেবো না অমুক চৌধুরী দিচ্ছে আমি এক চৌধুরী দেবো না হ্যাঁ অমুক সেট দিচ্ছে আমি দেবো না <laughs> দিয়ে দিল না লিখিয়ে দিল আর একটু দুয়া টোয়া নারায় তকবির নিয়ে নিল সবাই জানলো যে অমুক দান করেছে এত বস্তা সেমিনার এত মন ধান ইত্যাদি পরে বকিলি ধরে নিল করলো না ফালাম ইয়ামালা এই ব্যক্তি করতে পারলো না করলো না করলো না নাকি পাবে নাকি নাকি পাবে না তাহলে ফালামিয়া মালহা নেকির ক্ষেত্রে সেই ব্যক্তি আমল করতে পারলো না তাহলে আল্লাহ তার তাকে একটি পূর্ণ নেকি দেবেন ফাইন হুয়া হাম্মা বিহা আর একজন ব্যক্তি ইচ্ছা করলো নেকির আর ইচ্ছা করার পরে তা করলো ছেড়ে দিল না আমেল আহা সে আমলটি করলো যতগুলি আমলের উদাহরণ দিল সবগুলির ক্ষেত্রে ধরে নিতে পারেন এছাড়াও যত আমল রয়েছে কাতাবাহ আল্লাহ ইন্দাহ আশার হাসানা তাহলে আল্লাহ পাক তার জন্য দশ নেকি মানে দশ গুণ নেকি ইচ্ছা করলেই এক নেকি করতে পারলেন না ইচ্ছে করেছিলেন শুধু তাহাজুদের এক একগুণ নাকি হ্যাঁ আর যদি তাহাজুদ পড়ে নিতে পারেন তাহলে আল্লাহ কমের পক্ষে কত গুণ দেবেন আশার হাসা না দশ গুণ নাকি দেবেন দশ গুণ নাকি দেবেন দান করতে পারলেন তাহলে আল্লাহ কমপক্ষে দশ গুণ দেবেন এক রিয়াল দান করলেন আল্লাহ পাক দশ রিয়ালের স্বভাব দেবেন এলাসাব শুধু দশেই ক্ষান্ত না এলাসাবে মেয়াতে জেফিন সাতশো পর্যন্ত সাতশো জেফ মানে গুণ তাহলে গুণের কথা যেটা বলছি হাদিসা আছে সাতশো গুণ পর্যন্ত শুধু তাতেই ক্ষান্ত না এমনকি এলা আবাফিন কাসির এর ছাড়াও বহু গুণ পর্যন্ত অধিকাংশ মানুষ যদি খলুসিয়া থাকে তাহলে সাতশো পর্যন্ত পৌঁছিবে কিন্তু ব্যতিক্রম আর অধিক এখলাস এবং আন্তরিকতার জন্য এবং অভাব থাকা সত্ত্বেও দান করা বা অসুস্থতা দুর্বলতা ক্লান্তি থাকা সত্ত্বেও জামাতে গিয়ে নামাজ পড়া ওয়াক্তে নামাজ পড়া এগুলি তখন আরো নাকি বেড়ে যাবে বাড়বে না একটা লোক সুস্থ আছে জামাতে নামাজ পড়ছে আরেকজন লোক অসুস্থ জামাতে গিয়ে নামাজ পড়ছে নাকি পার্থক্য হবে না আরেকজন একজন লোক আরামে মসজিদে গিয়ে আরামে মসজিদ রাস্তা আরামের পাকা রাস্তা কাদা নেই পানি নেই অন্ধকার নেই বিদ্যুৎ রয়েছে গিয়ে নামাজ পড়ছে এসি লাগানো রয়েছে নামাজ পড়ছে আর একজন লোক প্রত্যেক অক্টে নামাজ আমাদের দেশের গুলিতে প্রত্যেক অক্টে নামাজ পড়তে যায় প্রত্যেক অক্টে জামা কাপড় সব ঘামে ভিজে যায় রাতের অন্ধকার কিছুই দেখায় না সাপ বিচ্ছুর দেশ নামাজ পড়েছে নিখির পার্থক্য হবে না জামাতে তো দুজনে নামাজ পড়লো এই জন্য এখলাসের ভিত্তিতে নেকির পার্থক্য কমপক্ষে আল্লাহ দশ নেকি দেবেন একটা লোক হয়তো জামাতে নামাজ অনেক সময় অবহেলা করে দেয় পড়তো না কিন্তু তার বাবা শক্ত আব্বা আছে জামাতে যেতে হবে বড় ভাই আছে ছোট ভাই ভয় করে বড় ভাইকে জামাতে যেতে হবে হ্যাঁ এইরকম বা হয়তো আরো বিভিন্ন দিকের দুর্বলতা থাকতে পারে কিন্তু গেল নামাজ পড়তে এক বেনামাজি নয় একবারে কারণ বেনামাজি হলে যখনই বেনামাজি হবে তখনই তো ইমান শেষ তো কমপক্ষে দশ নেকি পাবে নেকি করলে বকিলের সাথে দান করলেন কিন্তু চিন্তা করছেন এত টাকা দান করে দিলাম এই টাকাটা থাকলে কাজে আসতো নেকি না নেকি আল্লাহ দেবেন কিন্তু এই যে বকিলি তার জন্য আল্লাহ দশ গুণ দেবেন দশটা রিয়াল দান করলেন চিন্তা করলেন দশ রিয়াল দিয়ে দিলাম বেতন মাত্র তিনশো দশ রিয়াল দিলাম তো তো গেল দশ রিয়াল মানে আমার হিসাব সাথে সাথে বাংলাদেশি টাকার হিসাব করে ফেললেন দশ রিয়াল মানে কত একশো আশি ও একশো আশি টাকা দিয়ে দিলাম একশো আশি টাকা একটা কিছু করা হইতো হ্যাঁ তো এইরকম লোক আল্লাহ দশ নাকি দেবেন দশ দশ গুণ দেবেন আর যে ব্যক্তির এখলাফ আছে টাকা পয়সা কি সব কদিনের সব শেষ হয়ে যাবে আমি যেটা দান করবো সেটাই আল্লাহর কাছে গিয়ে পাবো কি টাকা পয়সা ছেলে মেয়েদের জন্য থেকে যাবে ছেলে মেয়ের জীবনে হয়তো আমাদের জন্য দোয়া করবি কি করবে না আমাদের জন্য দান খায়রাত করবি কি করবে না ওদের আশা করে লাভ নেই নিজেই কিছু করে যাবে এখলাস যত বেশি যার এখলাস তত বেশি নেকি ভাবে এলা আবা আফিন কাতিরা এই হয়ে গেল নেকি সম্পর্কে গোনা সম্পর্কে অমান হাম্মা বেসাইয়া আর এক ব্যক্তি গোনহার ইচ্ছা করলো তাহলে যে ব্যক্তি গোনার ইচ্ছা করলো না তার প্রশ্ন এনে গোনা হবে না গোনার ইচ্ছেই করে না এমন অনেক লোক আছে যে ওনার ইচ্ছে হয় না হারাম খাওয়ার ইচ্ছে হয় না হারাম কাজ করার ইচ্ছে হয় না নাজাজ দৃষ্টি এদিক ওদিক দেওয়ার ইচ্ছে হয় না অজান্তে অনেক অনিচ্ছাকৃত পড়ে যেতে পারে হয়তো সামনে হঠাৎ করে নবীলাম এর জন্য বলেছেন যে তোমার জন্য প্রথমবার যায় কিন্তু সাথে সাথে তুমি দৃষ্টি নত করো কিন্তু অনেকে আছে যে গোনার মাঝে মাঝে ইচ্ছা হয় গোনার শয়তানি ইচ্ছা হয় একটা লোক গোনার ইচ্ছা করলো ইচ্ছা করার পরে ফালাম ইয়ামালহা সেই ব্যক্তি আমল কি করলো না এখানে করলো না বলতে হবে আমল হা না করতে পারলো না করলো না দুইটি অবস্থা একটা হচ্ছে করতে পারলো না গোনা করতে চাইলো আর করতে পারলো না আর একটা হচ্ছে গোনা করতে চাইলো আর করলো না দুইটি অবস্থা দুই অবস্থাতে রেজাল্ট একই রকম হবে না দুই রকম দুই রকম একজন লোক একটা মহিলার সাথে নির্জনে একটু গল্প করতে চাইলো আর যে গল্প করার জন্য গিয়েছে হঠাৎ করে মেয়ের বাবা চলে এসছে মেয়ের ভাই চলে এসছে সব গুড় মাটি হয়ে গেল ঠিক না গুড় আর গুড় থাকলো না মাটি হয়ে গেল তাই না তো এই তো গোনা করলো না মানে করতে পারলো না তো নাকি হবে নাকি হবে বরং গোনা হবে গোনা হবে না গোনা হবে যদিও পাপ করার সমান গোনা না হোক কিন্তু গোনা হবে গোনা হবে কারণ সে গুণা করতে চেয়েছিল করতে পারলো না সে বাধা অন্য কোনো বাধা সৃষ্টি হয়ে গেল নিজের থেকে বিরত থাকলো না না পুরোপুরি পরিপূর্ণ গুণ হবে না ওই ওই রকমই নেকির ক্ষেত্রে যেমন নেকি ইচ্ছা করলে আল্লাহ এক এক গুণ লিখেন আর করে নিলে দশ গুণ তেমনি গুনহার ইচ্ছা করলো আর করতে পারলো না হয়তো আল্লাহ এক গুণই লিখবেন করেন এখনো গুনহা করেন কিন্তু গুনহা করে নিলে তখন পুরো আল্লাহ লিখবেন ভালো করে তো <clears throat> তবে গুণ দিয়ে আল্লাহ লিখবেন না গুনহার কম বেশি অবশ্যই হবে স্থানের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে গুনার কম বেশি অবশ্যই হবে এইরকমই ব্যক্তির ক্ষেত্রে গুনার কম বেশি হবে ব্যক্তির ক্ষেত্রে গুনার কম বেশি একজন জাহেল মূর্খের গুণা আর একজন জ্ঞানীর গুণা সমান নাই জি একজন যুবকের গুণা আর একজন বৃদ্ধের গুণা সমান সমান নাই একজন অবিবাহিতর গুণা আর একজন বিবাহিতর গুণা সমান কি চোখের গুণা জেনার গুণা ইত্যাদি সমান নাই যদিও জেনা যদি হয় তো কাবিরা দুইজনের ক্ষেত্রেই কাবিরা কিন্তু দুই গুণাতে পার্থক্য আছে এই জন্য দুনিয়ার সাজাতে আল্লাহ পার্থক্য রেখেছেন একজন অবিবাহিত যদি হয় তাহলে তার জন্য একশো কোড়া রেখেছেন এক বছরের জন্য তাকে জেলে রাখো বা দেশ থেকে বিতাড়িত করে যদি পানিশমেন্ট দেওয়া হয় বিতাড়িত করো কিন্তু বিবাহিত যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি রজম পাথর মেরে সংসার করে দাও শেষ করে দাও তো যেই ব্যক্তি গোনার ইচ্ছা করলো ফালাম ইয়াম আল্লাহ কিন্তু সেই ব্যক্তি গোনা করতে পারলো না অর্থ করলাম কারণ হাদিসে তার কথা বলা হয়েছে গোনা করতে পারলো না না গোনা করলো না না ভুল হলো হাদিসে যার কথা বলা হয়েছে গুনা করলো না এখানে গুনা করলো না গুনা করলো না কার জন্য আরেকটি হাদিসে স্পষ্ট আছে এই হাদিসটি হাসান রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন যে ওয়াইন তারাকাহা মিন আজলি সেই গুনা সে ছেড়ে দিল আমার সন্তুষ্টির জন্য গুনা তরফ করলো সে ইচ্ছা করে গোনা করতে পারতো অথচ গুণা ছেড়ে দিল মিন আজালি আমার উদ্দেশ্যে সুতরাং সত্যবুহা লাহু হাসানা তার জন্য এক নেকি লিখে দাও হাদিসটি আবু রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন কিতাবু তহিদে রয়েছে এই কিতাবের বখারি শরীফে কিতাবু তহিদ রয়েছে তো দেখেন এই এখানে তাহলে এই হাদিস ব্যাখ্যা করলো এই হাদিস এই হাদিসের কি যে এক ব্যক্তি গুনার ইচ্ছা করলো আর তারপরে সে গুনা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিল অর্থাৎ গুনা করলো না তাহলে আল্লাহ কি কন কাতাবা আল্লাহ ইন্দাহু হাসান কামেল আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দেন গুনা যে আল্লাহ সন্তুষ্টির জন্য করল না সেই জন্য আল্লাহ তার জন্য নেকি লিখে দেন তাহলে সেই ব্যক্তি গুনাহ করতে সক্ষম ছিল না অক্ষম সক্ষম ছিল সুযোগ ছিল তারপরও না করব না আল্লাহর ভয় ভয় হয়ে গেছে প্রথম দিকে শয়তানে এরকম অশ্বাসা দিয়েছিল কুমন্ত্রণা দিয়েছিল পরে গুনাহ নাই কাজ করবো না যে কোনো ক্ষেত্রে হোক এটা কারো মোবাইল দেখলেন প্রথম নিয়ে নেওয়ার ইচ্ছা হলো যে বলবো না থাক পরে চিন্তা করলেন যে না এটা অন্যায় কাজ সফরুল্লাহ আমি রাখবো না দিয়ে দেন তাহলে আপনি সেটাকে লুকিয়ে রেখে দিতে পারতেন অথচ লুকিয়ে রাখলেন না নাকি পাবেন না পাবেন না কিন্তু আরেকজন লোক মোবাইলটা রেখেছিল তারপরে দেখলো যে দেখে নিল বা ওর সাদিক বন্ধুতে জেনে নিয়েছে যদি এখন লুকিয়ে রাখি তো আমার অসুবিধা আছে সেই জন্য বলে ভাই আপনার মোবাইলটা পেয়েছি নিয়ে নেন বলতো না কিন্তু নাকি পাবে নাকি পাবে না সে বাধ্য হয়ে দিলাম তাহলে এই অবস্থা যখন বর্ণনা করা হলো আরেকটি অবস্থার কথা বলি একজন লোক গোনার ইচ্ছা করলো আর গোনা করতে পারলো না গোনা করার জন্য গিয়েছিল যেমন একটু আগে বললাম উদাহরণটি গোনা করার জন্য গিয়েছিল আর তারপরে ফেল হয়ে গেল চুরি করার জন্য গিয়েছিল কিন্তু বাড়িওয়ালা জেগে গেল আর চুরি করার সুযোগ পেল না চুরি করার জন্য গিয়েছিল কিন্তু প্রস্তুতি নিতে নিতে আজান হয়ে ফজর আজান হয়ে গেল সেই ধরা খেয়ে যাবো ঠিক না এই রকমের যে কোনো অবস্থায় সৃষ্টি হয়ে যাক না কেন জেনার ক্ষেত্রে হোক মদ খাওয়ার ক্ষেত্রে হোক অন্য কোনো হারাম কাজের ক্ষেত্রে হোক তাহলে অমান হাম্মা বিহাসা যে ব্যক্তি গুনহার ইচ্ছা করলো তারপরে গুনহা করতে পারলো না তার জন্য আল্লাহ নাকি লিখবেন না বরং গুনাই লিখবেন তার খারাপ অসৎ ইচ্ছার জন্য গুনাই লিখবেন ফাইন হুয়া হাম্মা বিহা গোনার ইচ্ছাও করলো ফামেলা তারপরে গোনা করে ফেললো গোনার ইচ্ছা করে গোনা করে ফেললো কাতাবাহ আল্লাহু সৈয়াতন ওয়াহেদা তাহলে আল্লাহ কি লিখবেন গোনার ক্ষেত্রে দশ গুণ দেবেন না সাতশো তো দূরের কথা আর সাতশোর বেশি হাজার দুই হাজার তো দূরের কথা ইলা আজাফিন কাছে ওইসব তো নেই দশ গুণও লিখবেন না আল্লাহ পাঁচ গুণও লিখবেন না আল্লাহ কত আর হাবুর রাহিমিন কত দয়াবান আল্লাহ ফাকরুল আলমিন গুণা করেছেন একটা আল্লাহ এক গুণ লিখবেন এক গুণের বেশি না যতটা গুণা হয় একটা গুণা ততটাই গুণা আল্লাহ পাক রব্বুল আলমী লিখবেন এই জন্য নবী সাল্লামের হাদিস রয়েছে সেটিও হাদিসে কুদ্দিসি আল্লাহ বলছেন ইন্না রহমাতি সাবাকাত আলা গাজাবি নিশ্চয় আমার রহমত আমার গজব আমার ক্রোধ চাইতে অতিক্রম করেছে ক্রোধের চাইতে অতিক্রম করেছে ইন্না রহমাতি নিশ্চয় আমার রহমত আল্লাহ বলছেন আমার রহমত আমার গজব বা আমার ক্রোধ চাইতে অতিক্রম করেছে মানে ক্রোধকে আমি পিছনে ছেড়ে দেবো ক্রোধকে পরাজিত করব ক্রোধ হচ্ছে রাগ হচ্ছে আর তার সাথে আল্লাহ রহমত হচ্ছে রহমত জয়ী হয়ে যাবে ক্রোধের তুলনায় কাল কিয়ামতে এই জন্য গুণাগারদের ক্ষেত্রে এইরকমই হবে যদি সে মুসলিম নামাজি হয় আল্লাহর ক্রোধ গজবও হবে গুণাগারদের ক্ষেত্রে যারা কাবিরা গুনহার অবস্থায় মরেছে কিন্তু আল্লাহর রহমত হবে রহমত হয় সাফাত হবে হয়তো বিনা শাস্তিতে কবরের শাস্তি যা হয়েছিল তা দিয়ে বিনা শাস্তিতে জান্নাত চলে যেতে পারে অথবা কিছুদিন শাস্তি পেলেও রহমত যেহেতু জয়ী হবে সেজন্য জাহান্নাম থেকে উঠবে জাহান্নাম থেকে উঠবে জান্নাতে যাবে তারপর অধ্যায় হচ্ছে ক্ষুদ্র গুণা বাবু মায়ুত্তাকামিন মহাক্কেরাতি জুনুব খাটো গুণা ক্ষুদ্র গুণা থেকে বেঁচে থাকা উচিত ছোট গুণাকে ছোট মনে করা উচিত নয় যারা সৎ হতে চায় নেক হতে চায় তাদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুণা সম্পর্কে অনুভূতি থাকতে হবে আজকাল আমাদের অনুভূতি হ্রাস পেয়েছে সুতরাং বড় বড় গুণাকে আমরা গুণা মনে করি না আজকাল অধিকাংশ মুসলিম নামাজি নামাজি অনেক দাড়িওয়ালা মানুষ মহিলার খবর দেখা টিভিতে খবর দেখাকে গুনাই মনে করেন করে পত্রিকাগুলিতে বা ম্যাগাজিনে যে মহিলার ছবি আছে এগুলি দেখা তারপরে সাপ্তাহিক কোনো একদিন যে পত্রিকাগুলি আছে সপ্তাহে একদিন ফিল্ম ফিল্ম স্টার ওই নায়ক নায়িকাদের ছবিগুলি থাকে থাকে না ওইগুলি দেখাকে কোনো আইব মনে করে না আর কোনো গোনাই মনে করে না পত্রিকা পড়ছে ওইদিকে তাকাচ্ছে পত্রিকা পড়ছে মহিলার ছবির দিকে তাকাচ্ছে রাস্তাঘাটে মহিলা যাচ্ছে চেহারা খুলে না হয় যাচ্ছে কোনো বেহায়া মানুষ বা পর্দা করে না চেহারা সেজন্য ও টাকাটাকে কোনো গুনাই মনে করেন চেহারা খুলে আছে মনে হচ্ছে ওর জন্য হালাল এই দিক থেকে শুরু করলো মহিলা হ্যাঁ এগুলিকে হ্যাঁ, ওই সামনে পড়ে তো নবীন বলেছেন নাজরাতা নাজরাতা হঠাৎ করে যখন নজর পড়ে গেল তখন তুমি দৃষ্টি নত করে নাও বারবার দেখিও না আর উঠিয়ে চট করে চট করে কিন্তু এই কথা নয় যে একবার দেখেছি তো থাকে একবার তো আল্লাহ নবী জাহেজ করেছেন যাই লোকের আছে এরকম বলে যে একবার তো যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলেন খবর দেখা ফরজ না সন্ন্যত না মোস্তাহাব বলেন বাংলাদেশে আজকে দশটা লোক মারা গেছে এটা জেনে আপনার লাভ কি বাংলাদেশে দুটো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করে কি লাভ আপনার আপনাকে না এইসব খবর শুনে আপনাকে গদিতে নিয়ে গিয়ে বসাবে কি লাভ এতটুকু যথেষ্ট যে মুসলিম ভাইয়েরা কেমন আছেন আমার সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সারা বিশ্বের মুসলিম ভাইয়েরা কেমন আছেন এর জন্য মেলা রাস্তা আছে রেডিওর খবর আজ পর্যন্ত রেডিও কেবল রেডিওর খবর নেই ইসলামী চ্যানেলে মহিলা যদি খবর পড়ে হারাম ইসলামী নাম দিয়ে দিলে হবে নাকি কেউ যদি ইসলামী মদ নাম রেখে দেয় তো জায়জ হয়ে যাবে ইসলামী ইন্স্যুরেন্স আজকাল হয়েছে জায়জ হয়ে যাবে নাকি ইন্স্যুরেন্স জুয়া ইসলামী ইন্স্যুরেন্স করতে গেলে ইসলামী নাম দিলে হয় না ইসলামী টিভি ইসলামী চ্যানেল আর মহিলা খবর পড়ছে মহিলা ওয়াজ করছে আরে মহিলা ওয়াজ করছে আজকাল বাংলাদেশে শুরু হয়েছে কিনা পাকিস্তানে তো মাসা আল্লাহ বেশ উন্নতি করেছে হ্যাঁ মহিলা ইসলামী বক্তব্য করছে আর পুরুষরা বসে বসে দেখছে কাপুরুষরা দেখছে যে হাইরে আমরা এর মতো হইতে পারলাম না হ্যাঁ ই মৌলানা হয়ে গেছে মহিলা মৌলানা হয়ে গেল আমরাই মৌলানা হইতে পারলাম না ই এক ফেতনা কেয়ামতের আগে এক ফেতনা মহিলাদের ফেতনা যে ইসলামিক স্টেজে এসে মহিলারা বক্তব্য করবে আর পুরুষদের আর কেউ বক্তব্য শুনছে না কারণ পুরুষদের আওয়াজ দেখেন আমার আওয়াজ কর্কশ আওয়াজ এখানে যদি একজন মহিলা আওয়াজ করতো তাহলে ওই পিছনের লোকেরা এইরকম করে থাকতো না এই করে থাকতো ঠিক না আর আওয়াজ শুনতে কি মজা লাগতো তা শোনেন ছোট খাটো গোনাকে গোনা মনে করতে হবে তাহলেই বাঁচতে পারবেন এজন্য এক কবি বলেছেন যে লা তাহাকে রান্না সাগিরা ছোট গুনাকে তোমরা তুচ্ছ মনে করিও না সাইনাল যে বালা মিনাল হাসা যে কোনো পাহাড় তৈরি হয়েছে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর দিয়ে পাথর দিয়ে তৈরি হয়েছে তো আপনারও ছোট ছোট প্রতিদিন একবার করে মহিলার খবর শুনছেন প্রতিদিন মহিলার দিকে দুবার দশবার তাকাচ্ছেন রাস্তাতে শিকর দিকে যাচ্ছেন লেডিস মার্কেটে একবার একটা চক্কর দিচ্ছেন আর দু চার দশটা মহিলা তো নজরে পড়ছে এই করে ওই প্রতিদিনের ওই দশটা করে ছোট গুনা সাগিরাই হইলো কিন্তু এই দশটা দশটা করে হিসাব করলে ত্রিশ দশে কত হলো তিনশো গুণা তিরিশ দশে তিনশো গুণা দশটা করে ডেলি গুণা হইল হ্যাঁ যদি সর্বদাই করে আহলে সন্ন্যতল জামাতের আকিরা যে যেই গুনহার জন্য আল্লাহ শাস্তির কথা বলেছেন অথবা যে গুণা করলে ফাসেক বলেছেন যে গুণার জন্য দুনিয়া আখেরাতের কোনো গজবের কথা বা আজাবের কথা বলা হয় সেগুলি তো কাবিরা আর ছোটখাটো যেগুলো গুনা যেগুলো যেন এরকম কোনো শাস্তির কথা বলা হয়নি আল্লাহ গজবের কথা বলা হয়নি কিন্তু গুনা বলা হয়েছে না যাই ওগুলি যদি অহরহ করে তার নামও কাবিরা জি মাঝে মাঝে কোনোদিন হয়ে গেল সেটা সাকিরা কিন্তু অহরহ যদি হইতে থাকে যেমন বললাম দুনিয়া দু চার দশ বার এরকম হচ্ছে আপনার নেশা হয়ে গেছে আপনার টিভির খবর শোনার শুনতে হবে তাহলে এটি ডেলি ডেলি সাগিরা কাবিরা হয়ে যাবে কয়েকদিনে কিন্তু সপ্তাহে মাসে একবার কখনো এইরকম হ্যাঁ শয়তান সবাই টিভির খবর শুনছে আমি একদিন শুনেও দেখি দেশের অবস্থা কি একটু শুনে দেখি একবার সপ্তাহে মাসে একবার কোনো সময় হয়ে গেল তো সাজিরা তো শোনেন আনাস রাজি আল্লাহ তালান কি বলছেন কাল বলছেন ইন্নাকুম লতা আমালুন আমালান তোমরা এমন কিছু আমল করো হে আদাক কফি আয়নকুম সারি তোমাদের কাছে এগুলি তোমাদের চুল চাইতেও তোমাদের নজরে সরু বা চেকুন সরু এই যে মানুষের চুল আছে এই চুলের চাইতেও বেশি আদাক দাকিকের ইসেন তফজিল সেটা ইসেন তফজিল আদাক তো চুলের চাইতেও বেশি চিকন মনে করো তোমাদের এই আমলগুলিকে মানে গোনাগুলিকে মানে হালকা মনে করো চুলের কোনো ওজন আছে একটা চুল পড়ে গেছে দেখতে পাচ্ছেন না হালকা ওই রকমই হালকা মনে করেন কিছু গোনা তোমরা সম্বোধন করছেন কাকে কোন লোকগুলিকে তাবেইনদেরকে আনাস রাজি আল্লাহ তালানো যখন বলছেন তাহলে বর্ণনা করছেন তাবেইনদেরকে তার ছাত্রদেরকে তাবেইনদেরকে বলছেন সাহাবাই কেরাম তো তার সমকক্ষ সমতুল তারা তাদেরকে ওই কথা বলবেন কেন তো বলছেন যে তোমরা এমন কিছু আমল করো কিছু গুণা করো যেগুলি তোমাদের নজরে চুলের চাইতে বেশি সরু মানে হালকা অথচ এগুলি গুনার কাজ আর আমরা আল্লাহ নবীর জামানায় সেগুলিকে কি মনে করতাম সেগুলিকে আমরা নিঃসন্দেহে নবী সাল্লামের জামানায় ধ্বংসকারী মনে করতাম ধ্বংসকারী মনে করতাম তোমরা কোন মহিলার সাথে কেমন আছেন ভালো আছেন তাই না এটাকে মনে করলে তো হালকা এমন কি টিভির খবর দেখা মহিলার ছবি দেখা হ্যাঁ মাইনে ব্যাগের ছবি নিয়ে থাকা তারপরে আপনার ওই আপনার বাড়িতে বিয়ে হয়েছে বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে এসে ওই অনুষ্ঠান নিয়ে এসে সিডিতে করে বাড়িতে নিয়ে এসে লোকজনকে শোনানো দেখানো এই আমার এটা হচ্ছে মা এটা আমার খালা ওইটা আমার বোন বড় বোন বড় আপা এটা আমার ছোট বোন বিয়ে হয়নি এখনো কাস্টমার কাস্টমার জোগাড় করছেন লোকজনকে দেখে যে ছোট বোনটা আমার বিয়ে হয়নি দেখাচ্ছেন এগুলোকে হালকা মনে করছেন এমন কোনো ব্যাপারই না হ্যাঁ আজকাল দাড়ি মন্ডাটা কোনো ভারী গোনা মনে করা হচ্ছে নাকি কোনো গোনা না আরে আজকাল মুসলমানদের কাছে কোনো গোনা না যদি কোন মিসরিকে বলে দেন এই মুশকিল না করলে না মুসলাম মা বুঝলাম হাজা হাই মা মুশকিল হাজা মা বিষয় এমন কিছুই না নো ফ্যাক্টর কোনো কিছুই না বরং তাদের এক গোমরা মুক্তি ফতোয়া দিল যে এটা আরবদের ট্রেডিশন এটা কোনো ধর্মীয় কাজ না ফেরুল্লাহ বাতু বেলে আজকে থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে আজহার আল আজহার আমাদের দেশে তো খুব এর নাম ধাম আছে দেওবন্দের মতো দেওবন্দে যেমন দেওবন্দের নাম ধাম আছে কিন্তু শিরবিদাতে ভরা তখন আজহারের নাম ধাম আছে কিন্তু বেদিনীতে ভরা আজহারের এক মুফতি ফতুয়া দিল যে এটা হচ্ছে আরবদের ট্রেডিশন তাড়িয়ে রাখা এবং ধর্মকর্ম নাই ট্রেডিশন তো জাতি গুমরা হবে না যেই জাতির আজহার থেকে ফতুয়া হবে সেই জাতি কত গুমরা হবে চিন্তাই করেন তাহলে আর এই সৌদি আরবে দেখেন আলমরা এখনো যদিও ভাষাটা দাঁড়িয়ে রাখে না কিন্তু সৌদি আরবের আমাদের ফতো যে দাঁড়িয়ে রাখা উচিত অজীব কথা শুনলে মানুষের একটা অন্তরে ভীতি জন্মাবে সিগারেট ধূমপানের ব্যাপারে ধূমপানের ফতুয়া আরো বলমা ইকরামরা বা কোরআন সুন্দর অনুসারী সালাফি অলমারা ফতুয়া ছিল এক মতই কোনো দ্বিমত নেই যে হারাম ধূমপান হারাম তাই এদের মধ্যে দেখবেন আপনি আপনি ইন্ডিয়া বাংলাদেশেও দেখবেন কোরআন সন্ন্যার অনুসারী তাদের মধ্যে আপনি ধূমপান কম পাবেন পক্ষান্তরে আর আলেমদের মধ্যে তো পাবেন না আহলেদিস কোন আলেমকে আজ পর্যন্ত আমি দেখিনি শুনিনি যে কোনো আলেদিস আলেমে ধূমপান করে কিন্তু দেওবান্দি বেরেলভি হানাফিদের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশের মাদ্রাসায় বসে সিগারেট খায় দেখেছেন অনেকে দেখেছেন হ্যাঁ, হ্যাঁ আজম সাহেব জানেন না আর জর্দা ছাড়া তো পান ও হুজুররা খায় না আজম সাহেব মাদ্রাসা থেকেছেন দেখেন মাথা জোকাচ্ছে দেখেন পীরেরা প্রায় পীর শুধু পান না কে বললো পান ধম পান করে গাঁজা পর্যন্ত গাঁজাটা একটু বাদ দিলাম পান করে আমার এলাকায় এক পীর তার নাম হচ্ছে ফখরুদ্দিন ছোটকালকার কথা বলছি তো তার এলাকার এক পীরের মুরিদ সে বলছেন আমার পীর সাহেব যখন এলাকায় আছে তখন রাত্রে তাকে তিন প্যাকেট সিগারেট দিতে হয় আজকে থেকে পঁচিশ বছর আগের কথা বলছি সেই কালকার শোনা কোন আহলেদিস আলেমের প্রশ্নে উঠে না সাধারণ একটা মৌলবী প্রশ্নে উঠতে পারে না যে সিগারেট খাবে বিড়ি খাবে তাহলে যাদের কাছে ফতুয়া হারাম তাদের একটা ভয় আছে যে হারাম খাবো হারাম খেয়ে মরবো কিন্তু এরা কেন খাচ্ছে এদের মোল্লারা কেন খাচ্ছে দেওবন্দার বেরেলি মোল্লা মৌলবীরা পীরেরা কেন খাচ্ছে কারণ মকরু মকরু আর মকরু মানে খাও মকরু মানে খাও না মকরু মানে অপছন্দনীয় যদি অপছন্দনীয় হয় কার কাছে অপছন্দনীয় আল্লাহর কাছে যদি অপছন্দনীয় হয় রাসুলের কাছে অপছন্দনীয় হয় তো আপনার কেন এত পছন্দনীয় হয়ে গেল আপনি কেন এত ভালোবাসা শুরু করলেন মকরুকে আল্লাহ ভালোবাসেন না রসুল ভালোবাসেন না আর আপনার মৌলবী হজুরেরা কেন এত ভালোবাসা শুরু করলো আমাকে তো আরেক ভাই বললো নাম ধরে মাদ্রাসা বলবো না ওই যে বড় মাদ্রাসার কথা একটু আগে বলছিলাম সেই মাদ্রাসার শিক্ষকেরা মতিরাম ভাই আপনি বলছিলেন না যে খাই হোক্কা হোক্কা জি দেওবান মাদ্রাসার কথা বলছিলেন না বাংলাদেশের কোনো বড় মাদ্রাসার কথা দেওবান মাদ্রাসার বড় একজন আলে মোদারেজ তার বাড়িতে হোক্কা খাবে কি বলছেন উত্তরে একটু দাঁড়িয়ে বলেন আপনি সাক্ষী আপনাদের সামনে আছে ওনার আত্মীয়রা শিক্ষক আছে কিন্তু দেওবান মাদ্রাসায় কলকাতায় ওনাদের আত্মীয়রা এখন আছে হ্যাঁ জি ওলামাদের শান এই কথাটা আমি ভুলে গেছিলাম শোনার জন্য বলছে হুক্কা খাওয়া এটা ওলামাদের শান আর আমি যখন প্রথম হুক্কা খেতে দেখি মুসলমানকে এটা আমি প্রথম এসে মদিনার আশপাশ যখন যাচ্ছিলাম মদিনা থেকে প্রথম ভর্তি হইলাম উনিশশো উনানব্বই পড়ার জন্য আর ওমরায় যাচ্ছিলাম তো এক ইস্তেরা থেকে গাড়ি থামলো তো সেখানে দেখি ভিতরে হুক্কা খাচ্ছে মুসলমান হুক্কা খাচ্ছে তোপ জুব্বা পরে আমি ইন্ডিয়াতে হিন্দু ছাড়া কোনো মুসলমানকে হুক্কা খেতে দেখিনি কলকি কাঁই কাঁই মন্ডলরা খেত হিন্দুরা ছোট ছোট কলকি খেত আর হুক্কা খেত মুসলমানকে কোনোদিন দেখিনি কারণ আমি যে পরিবেশে মানুষ হয়েছি ওই বিদাতি পরিবেশ নাই তো আমি কোনোদিন দেখিনি এখানে দেখার পরে ভাবলাম হারি বাবার এখানে হিন্দু কোথেকে আসলো এ তো হুক্কা খাওয়া তো আমি কোনো মুসলমানকে ভারতেও দেখিনি বুঝতে পারছেন বিদাতি আলেমদের লক্ষণ হচ্ছে যে তারা হুক্কা খাবে বিড়ি খাবে সিগারেট খাবে জর্দা খাবে আর সবগুলি মাকরু সেজন্য খাবে মাকরু আল্লাহ পছন্দ করেন না রসুল পছন্দ করেন না তাদের ভাষায় মাকরু মানে আল্লাহ রসুল পছন্দ করেন না আর ওরা খাবে ওদের আলেমা বলছে আলেমের শান এ ওলামা কি শান হ্যাঁ উর্দু তোকে বলেছে যে তো ওলামা কি শান হ্যাঁ শান মানে হচ্ছে এটা হচ্ছে তো ওয়েট ওজন শান হ্যাঁ মর্যাদা আচ্ছা তারপর আরো মজার কথা যে সকালবেলা গিয়েছে ওই ছাত্র গিয়েছে হাজরাত আবি পিতে হ্যাঁ বলছি এ তো ওলামাকে শান আর খেয়ে দে ক্লাসে গিয়ে বসছে আউজবিল্লাহ আল্লাহ রসুলের হাদিসের হাদি ক্লাস আর ফেকার ক্লাস আর তফসিলের ক্লাস তাল আল্লাহ তালা রসুল আল্লাহ এবং রসুলের কথার ক্লাস ইমাম মালিক রহমতুল্লাহ তো সুগন্ধি লাগিয়ে যেতেন আতর লাগিয়ে আর এরা গাঁজা খেয়ে আপনার ইয়ে কি বলে হুক্কা খেয়ে তার দুর্গন্ধ নিয়ে যা পেঁয়াজ রসুনের চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তা নিয়ে গিয়ে কোরআন হাদির সামনে নিয়ে বসে কি অবস্থা দেখুন তাহলে আল্লাহ কি করে বরকত দিবে আল্লাহ ধাক্কা দিয়ে শির বিদাতে ডুবিয়ে দিয়েছে সুফিবাদের বিদাতে আর বিদাতে আল্লাহ ডুবিয়ে দিয়েছে তো নবী ইসলামের জামানায় আমরা এগুলোকে ধ্বংসকারী মনে করতাম মোবেকাত মানে বলছেন ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বখারি রহমতুল্লাহ বলছেন ইয়ানি বেজালিক আল মুহলিকা ধ্বংসকারী গুণা মনে করতাম তোমরা এগুলোকে হালকা মনে করছো তাহলে আল্লাহ নবীর জামানাই যদি বিড়ি সিগারেট হইতো ধ্বংসকারী গুণা মনে করতো এগুলোকে কোনো গুণাই মনে করছেন না আল্লাহ নবীর জামানায় হলে দাড়ি মন্ডলকে ধ্বংসকারী গুণা মনে করতো আজকাল মুসলিম সমাজ কি আরব অনারব গুণাই মনে করছে না এছাড়াও বহু গুনহা রয়েছে আমাদের সমাজে অবাধ মেলামেশা একসাথে খাওয়া দাওয়া কোনো পার্টি হলে হ্যাঁ, তারপরে আত্মীয় মহিলা গ্রামের মহিলা বলে বিনা পর্দায় তাদের সাথে বসে কথা বলা বিনা পর্দায় বিনা অনুমতিতে তাদের বাড়িতে ঢুকে যাওয়া সব আমাদের দেশের ডাল ভাত এটাকে একেবারে হালকা মানে কোনো গুণাই মনে করা হয় না বরং যদি বাধা দেওয়া হয় যে বাইরে বাইরে বসেন আপনি ভিতরে কেন আছেন বাইরে বসেন তাহলে সারা জীবনের জন্য দুশ্মন শত্রুতা হয়ে যাবে বোন জামাই দুলাভাইকে যদি আপনার স্ত্রীর সাথে কথা না বলতে দেন তাহলে আপনার এর কারণে কথা যে বলতে দেননি আপনার স্ত্রীর সাথে সেই জন্য আপনার নির্যাতিতা হবে আপনার বোন ওর বাড়িতে ওই শয়তান গিয়ে আপনার বোনকে কষ্ট দিবে এটা আমাদের দেশের অবস্থা নয় বাস্তব বহু বোন শাস্তি পেয়েছে ওই জালেম স্বামীর কাছে এই জন্য যে তোমার বাবার বাড়ি গেলাম তোমার ভাই কত বড় পর্দা করেনেওয়ালা হয়েছে যে ওর বিবির সাথে আমাকে কথা বলতে দিল না ওর বিবি এসে আমাকে খেতে দিল না সাক্ষাৎ করলো না আরেকটি অধ্যায় হচ্ছে বাবুল আমাল বিল খাওয়াতিম শেষ আমলই হচ্ছে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ মানুষের আমল নির্ভর করে শেষ আমলের উপর এবং এই ক্ষেত্রে মানুষকে ভয় রাখা উচিত অন্তরে যে শেষ আমল শেষ অবস্থা যেন আমার খারাপ না হয় আগের দিকে খুব ভালো থাকলেন ভালো থাকলেন হঠাৎ করে খারাপ হয়ে গেলেন আল্লাহ না করে অবস্থায় মরে গেলেন এরকম না হয় যদি দেখা যায় যে আমার বয়স যখন পনেরো ছিল তা আমার আব্বা কত সুন্দর নামাজ পড়াইতেন আঠারো বিশ ছিল আমার আব্বা সাথে নামাজ পড়াইতেন দেশে আমি নামাজ পড়তাম দেশে আমি এরকম ফিল্ম দেখতাম না গোনা করতাম না আর এখানে আসার পরে পয়সা হয়েছে ডিশ কিনলাম ডিশ লাগালাম বা ডিশটা ফ্রি পেয়ে গেছি আর ফিল্ম দেখা শুরু করেছি ব্লু ফিল্ম দেখিয়ে নামাজে যাই না ফজর পড়ি না আমি দেশেতে এক অক্ট ফজর ছাড়তাম না তাহলে আপনার লক্ষণ খারাপ কুল্লুন ময়াসারুন লেমা খোলে কালাহু প্রত্যেক ব্যক্তির জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য সৃষ্টি করা হয়েছে আপনার শেষ আমল খারাপের দিকে যাচ্ছে তাহলে মনে হচ্ছে যে আপনাকে সৃষ্টি করা হয়েছে জন্য আপনি ওই দিকে যাচ্ছেন সাবধান তো এই জন্য লেখক সাবধান করার জন্য বলছেন যে আমল নির্ভর করে শেষ আমল খাওয়াতিম মানে খাওয়াতিমাতনের জমা হচ্ছে শেষ আমলের ওপর আর এই ক্ষেত্রে অমায়ু মিনহা ভয় করা উচিত মানুষকে অর্থাৎ শেষ আমল যাতে খারাপ না হয় কখন শেষ হবে জানা আছে তাহলে যখন জানা নেই কখন শেষ হবে যে কোনো বয়সে আমার সময় শেষ হয়ে যেতে পারে মত চলে আসতে পারে তাহলে সব সময় আমাদেরকে সজাগ থাকতে হবে গোনা থেকে বেঁচে থাকতে হবে যাতে করে আমার শেষ আমলটা ভালো হয় সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে সব সময় জিকির আজকার জবানে রাখতে হবে সব সময় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি পড়তে হবে তাহলে এই অবস্থাতে ভালো অবস্থায় মত হবে সাহলিবিন সাদ রাজি আল্লাহ তালু বলছেন যে নাজারান নাজিয়া এলা রাজলিন ইউকাতিল মুশরিকিন একজন লোককে নবী সালাম দেখলেন যে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা মনে হচ্ছিল তাকে যে মুসলমানদের পক্ষ থেকে একাই লড়াই করে যথেষ্ট মুসলমানদের মধ্যে আজামুল মুসলিমিনা আন আনহুম মানে মুসলমানদের জন্য একাই তিনি যথেষ্ট মনে হচ্ছিল এত লড়াই করছিল সে জবরদস্তি কিন্তু নবী সাল তার সম্পর্কে কি বললেন মান এলাহাজা কোন ব্যক্তি যদি জাহান্নামি কোন ব্যক্তিকে নরকবাসী কোন ব্যক্তিকে দেখতে চায় তাহলে এই ব্যক্তিকে দেখে নিক এই লোক জাহান্নামি সবচেয়ে বেশি যুদ্ধ করছে আর আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে কেউ জাহান্নামীকে দেখতে চাও তাহলে দেখে নাও এই লোকটি জাহান্নামী মানুষের অবস্থা কেমন হবে তাহলে ফাতাবে আহ রাজলুন একজন লোক ওর পিছনে লেগে গেল যে দেখি আমি একে অবলোকন করতে থাকি দেখতে থাকি ভালো করে দেখতে থাকি যে কেন আল্লাহ নবী কেন বললেন এইরকম কেন বরং আর কি হাদিস আছে যে আমার সন্দেহ হয়ে গেছিল ইসলাম সম্পর্কে আরে যদি এইরকম হয় এই লোক জাহান নামে হয় তাহলে আমি যাবো কোথায় আমার কি হবে তাহলে আমি আর নামাজ রোজা করি কি করব। এই লোক এত জিহাদ করে জিহাদ ইসলামের চূড়া আর জিহাদ করে এত কাফেরকে মেরেও যদি জাহান নামে যায় তাহলে আমার কি হবে ওই লোক দেখতে শুরু করলো ফালাম ইয়াজাল আলাজা আলিকা ওর পিছনে পিছনে থাকে দেখি কি করে হাত্তা জরিহা দেখলো যে লোকটি আহত হয়ে গেল ক্ষত বিক্ষত হয়ে গেল হাস্তা জালাল মহতা ক্ষত বিক্ষত হয়ে আর বরদাস্ত করতে পারছে না কাফের দেখে মারতে গিয়ে অনেক কাফেরকে জবাই করে নিজেও ক্ষত বিক্ষত হয়ে আর বরদাস্ত না করতে পেরে মত সম্পর্কে সে তাড়াহুড়া করলো জলদিবাজি করলো হাস্তা জালাল মত মতের জন্য সে কি করলো তাড়াহুড়া করলো অর্থাৎ অর্থাৎ কি করলো আত্মহত্যা করে ফেললো আল্লাহ মত নিয়ে এসেছেন কি আসেননি নিজেকে নিজে মেরে দিল তার মানে সে মতের ক্ষেত্রে তাড়াতাড়ি করলো মতের পরে নেক মানুষ যদি হয় তাহলে জান্নাতের আশা করা যায় না যায় না আচ্ছা, জান্নাতের আশা করা যায় একটি আরবিতে একটি কায়দা আছে সে তার কায়দা যে কোনো ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে তাড়াতাড়ি করে তাহলে যেই কাজের জন্য তাড়াতাড়ি করেছে সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে তাহলে যেই ব্যক্তি মরণের মাধ্যমে তাড়াতাড়ি করলো যে আমি আরাম পাবো সে আর আরাম পাবে না সে আরাম থেকে বঞ্চিত হবে জান্নার থেকে বঞ্চিত হবে আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত হবে যে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছিল দুনিয়ার শাস্তি থেকে আল্লাহ আর বরদাস্ত করতে পারছে না আর বরদাস্ত করতে পারছে না আল্লাহ আর এই অশান্তি বরদাস্ত হচ্ছে না আর এই ক্ষত বিক্ষত হয়ে গেছে আর বরদাস্ত হচ্ছে না আত্মহত্যা করে নিল আল্লাহ তাকে আরাম থেকে মাহরুম করে দেবে আল্লাহ এই লোককে মাহরুম করে দিলেন ফাকালা বেজোবাবাতে সাইফেহী সেই ব্যক্তি করলো কি তার তরবারির যে ধার রয়েছে আগের ভাগ অগ্রভাগ যেটাকে বলা হয় জোবাবা হচ্ছে অগ্রভাগ অগ্রভাগকে হে দুই ছাতির মাঝখানে রাখলো আর রেখে ফাতাহামাল হে তার উপরে চাঁদ দিল তরবারি রেখে দিয়ে যে তরবারি যে কত কাফেরকে কাটলো জবাই করলো সেই তরবারিকে চাপ দিল হাত্তা খারাজ বাইনে কাতে ফাই হে এমনকি তার তরবারি তার দেশ দিয়ে কাতিফাই গিয়ে দুই কাঁধের মাঝখানে অর্থাৎ দেশ দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল সকাল নবী সাল্লাহ আলী নবী করিম বললেন ইন্নাল আবদাল্লাহ নাস আমাল আহলি জান্না বান্দা অনেক সময় মানুষের চোখের সামনে মানুষের চোখের সামনে মানে লোকে দেখছে যে সেই ব্যক্তি কি আমল করছে আমালা আহলি জান্নাতে জান্নাতের আমল করছে জান্নাতে যাওয়া আমল করছে জান্নাতি লোকের আমল করছে বাহ্যিক তো দেখা যাচ্ছে লোকটি জান্নাতে যাওয়ার আমল করছে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করছে পাঁচক তো নামাজ পড়ছে নামাজ পড়ে না এরকম অবস্থায় যতক্ষণ বেঁচে আছে আপনি একেনের সাথে বলবেন না যে লোকটি জাহান নামে এত পাপি জাহান নামে বলতে পারেন না হতে পারে তবা করে আপনার চাইতে ভালো হয়ে যেতে পারে জি শেষ অবস্থা তার ভালো হতে পারে ওয়াহমিন আহলি জান্না অথচ সে জান্নাতের অধিবাসী সে জান্নাতি আল্লাহ জান্নাতি লিখে রেখেছেন আমাল খাওয়াতিমাহা আমল নির্ভর করে শেষ আমলের উপর হতে পারে এই লোকটি যে বহু পাপ তাপ করেছে করে এমন খালেস থেকে তবা করেছে করেছে সংশোধন করে নিয়েছে কিন্তু তবা মানে শুধু মুখের তবা নাই তবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা আকিদা বিশ্বাস আমলের পরিবর্তন এবং সংশোধন জীবনের তো এই ছিল হাদিস যে মানুষের শেষ জীবনের আমলটি ভালো হইতে হবে আর আমাদের জীবন সম্পর্কে জানা হয় যে কখন শেষ হতে যাচ্ছে কখন সমাপ্ত হতে যাচ্ছে সুতরাং আমাদের সবসময় ভালো আমলের মধ্যেই থাকতে হবে আপনি ভাবলেন যে আমার বয়স তো পঁচিশ বছর বিশ বছর এখন তো বিয়ে শাদী হয়নি এই সময় যদি পাপ না করবো তো কখন করব। হ্যাঁ পাপ করা শুরু করলেন আর সারা রাত ফিল্ম দেখে রাত তিনটার সময় শুয়েছেন আধা ঘন্টা পরে আপনার স্ট্রোক হয়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেল মরে গেলেন যে কোনো ভাবে হোক না কেন বা সারা রাত গোনা করেছেন সকালবেলা গোনা করেছেন মদ খেয়েছেন আর তারপরে বেরিয়েছেন রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি মরে গেলেন বয়স বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর হতে পারে না তাহলে সব সময় যে ব্যক্তি জ্ঞানী এবং আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল সব সময় সে ভালো জীবন যাপন করবে এমাম বখারি রহমতুল্লাহ অধ্যায় কায়েম করছেন যে খারাপ লোকের সাথে মেলামেশার চাইতে নির্জনতা হচ্ছে আরামের কারণ খারাপ লোকের সাথে বন্ধুত্ব বা মেলামেশা চলাফেরার চাইতে নির্জনতা অবলম্বন করাই হচ্ছে উত্তম বা তাতে রয়েছে আরাম মানুষের সাথে মেলামেশা আমি তাদের প্রশ্ন করি মানুষের সাথে মেলামেশা করা ভালো না নির্জনে একাকি থাকতে ভালোবাসা ভালো কোনটা ভালো হইতে পারে হ্যাঁ। যদি সমাজ পরিবেশ যেখানে আপনি মানুষ হয়েছেন যেখানে কাজ করছেন যেখানে আপনি থাকেন আপনার কর্মক্ষেত্র বাসা বা বাড়ি যেখানে আছেন আপনার গ্রাম যেখানে থাকেন সেখানে যদি শত লোকদের সংখ্যা থাকে শত লোকের আছে যাদের কাছে বসলে যাদের সাথে মেলামেশা করলে আমার ইমানে উন্নতি হবে আমার ইমান তাজ আমার চাইতে সৎ লোকের আছে তাদের কাছে বসলে কিছু না কিছু ভালো শিখতে পারবো এবং ভালো আমলের দিকে আগ্রহী হব তাহলে তাদের সাথে মেলামেশা করা ভালো নির্জনতা ওখানে অপছন্দনীয় আপনি একাই আপনি মাশা আল্লাহ খুব মুসল্লি মানুষ খুব দিনদার মানুষদের লোকজনের সাথে মেলামেশা করলে সময় নষ্ট হচ্ছে একাই ঘরের কোনায় বসে থাকেন সবসময় মসজিদে গেলেন চুপচাপ নামাজ পড়লেন আবার চলে এলেন মসজিদে গেলে নামাজ পড়লেন চুপচাপ চলে এলেন না অপছন্দনীয় কাজ মানুষের সাথে মেলামেশা করাই ভালো ভালো লোক যদি সমাজে থাকে ভালো লোক সমাজে থাকা মানে সবাই ভালো হবে এমন কথা নাই মানে ভালোটা মাথা চাড়া দিয়ে আসার সেই পরিবেশে কিছু খারাপ লোক আছে তাদেরকে দাওয়াত দেবেন কারণ দাওয়াত দেওয়ার জন্য পরিবেশ অনুকূলে রয়েছে তাহলে ওই খারাপ লোকগুলিকে দাওয়াত দিতে পারছেন আর ভালো লোক আপনার চেয়ে ভালো মানুষ হয়েছে তাদের থেকে থেকে আপনি উপকৃত হইতে পারছেন এইরকম ক্ষেত্র হইতে হবে পৃথিবীতে কোন জায়গায় একশো পার্সেন্ট ভালো মানুষ পাবেন না কোথাও পাবেন না সুতরাং এই কথা কোনো সময় চিন্তা করবেন না যে ভালো লোক আজকাল বেশি নেই সুতরাং আমি না যেখানে মোটামুটি ভালো লোক আছে এখানে ভালোটাই মাথা চাঁড়া দিয়ে আছে আপনি কিছু খারাপ লোক আছে তাদেরকে দাওয়াত দিতে থাকেন এটাও তো আপনার নেকির কাজ এবং আপনার দায়িত্ব আর যেখানে দেখবেন না অন্যায় মাথা চাঁড়া দিয়ে আছে পাপ মাথা চাড়িয়ে দিয়ে আছে ঘরে ঘরে পাপ রুমে রুমে পাপ আপনার ইয়েতে কোম্পানিতে হ্যাঁ আপনার মিল আছে তাহলে সেখানে আর মানুষকে নামাজের কথা বলেও পারছেন না আপনি তাহলে তাদের সাথে মেলামেশা করবেন না নির্জনতা অবলম্বন করবেন নির্জনতা অবলম্বন করতে হবে কারণ আপনাকে নিজে আগে বাঁচাতে হবে আপনার দায়িত্ব পালন হয়েছে যথেষ্ট করছেন কাজ চালিয়ে যান যতটুকু পারছেন আপনি কিন্তু আপনাকে নিজেকে সেভ করার জন্য নিজেকে বাঁচাবার জন্য নির্জনতা তখন উত্তম হবে এটা কেয়ামতের কাছাকাছি সময়ে যখন কোন সমাজে দেখবেন যে পাপ বেশি ছড়িয়ে পড়েছে আর পাপ থেকে আমি নির্জনতা অবলম্বন না করলে বাঁচতে পারবো না তখন নির্জনতা অবলম্বন করাই উত্তম হবে এই ক্ষেত্রে হাদিস আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যা রাবিউন ইলাম নবী সাল্লাম একজন যাযাবর বেদুইন নবী সাল্লামের কাছে আসলো এসে বলে ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল আইয় না আছে খেয়ের কোন লোক বেশি ভালো তাহলে নবী সাল বলেন রাজলুন না বেনাফসি মালি যেই ব্যক্তি নিজের জীবন এবং ধন সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদ করলো এই ব্যক্তি উত্তম আরেক লোক ওয়ারাজলুন ফিসে মিনা শিয়াব আর আরেকজন লোক হচ্ছে যে কোনো পাহাড়ের ঘাঁটিতে ঘাটিতে লুকিয়ে আছে ইয়াবদ আব্বাহ সেখানে আল্লাহর এবাদত বন্দিগি করে ওয়াদাউন নাসানের শাররিহি এবং তার অনিষ্ট থেকে ওর মানুষকে ছেড়ে দিয়েছে যে আমি কারো ক্ষতি করব না ক্ষতি থেকে বাঁচবো আমার কেউ যাতে আমার ইমানের ক্ষতি না করতে আমলের ক্ষতি না করতে পারে এবং আমার দ্বারা কারো ক্ষতি না হয় সেজন্য সে লুকিয়ে আছে এটা কখন হবে যখন দেখা যাবে যে সমাজের সাথে মিশলেই খারাপ হয়ে যাব আমি এইরকমই আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আজকালকার জামানে যদিও হয়তো আমাদের মতো বয়সের আপনার মতো বয়সে যে ভাইরা আছেন এখানে বিশেষ করে যারা বিবাহিত দায়িত্বশীল হয়ে গেছেন আর তাদের ব্যাপারটা অন্যরকম খানিকটা কিন্তু যদিও তাদের মধ্যে ব্যতিক্রম হতে পারে কিছু লোক কিন্তু যারা মোটামুটি নামাজি দিনদার তাদের ক্ষেত্রে তাদেরকে গুমরা করে দিবে সমাজ এটা খুব খুব দূরের ব্যাপার অনেকটা দূরের ব্যাপার কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনার গ্রামে আপনার পরিবেশে আপনার সমাজে ঘরে ঘরে পাপ ঘরে ঘরে টিভি ঘরে ঘরে ফিল্ম আপনার ছেলে মেয়েদেরকে যদি ওই ছেলেগুলির সাথে মিশতে দেন গ্রামের পাড়ার ছেলেদের সাথে মিশতে দেন ছেলেগুলি খারাপ হয়ে যাবে আপনি পরেজগার মানুষ আল্লাহ আল্লাহ মানুষ আপনার ছেলেগুলি বাইরে থেকে খারাপ হয়ে চলে আসছে আপনার বাড়িতে ফিল্ম নেই আপনার বাড়িতে টিভি নেই আপনার বাড়িতে গান বাজনা নেই বাইরে থেকে ওই সব মুখস্থ করে চলে আসে অসৎ সঙ্গী পেয়ে যাবে পাড়ায় মহল্লায় সুতরাং ছেলে মেয়েদেরকে কি করতে হবে ওই পাহাড়ের ঘাঁটিতে রাখার মতো আপনার বাড়িতে রাখ বাবা মসজিদে যাও নামাজ পড়ে ওসব রাস্তাঘাটে ওইসব গ্রামের ওইসব ছেলেদের সাথে খেলাধুলো না বাড়িতে বসো স্কুলে ভালো একটা ইসলামিক প্রতিষ্ঠানে ভালো স্কুলে দেন যেখানে নামাজ টামাজ ঠিক আছে যেখানে অন্তত হারাম থেকে বেঁচে থাকে ওই রকম জায়গায় দেন আর ওখানে গিয়ে আবার খারাপ ছেলে পাবে না ওখানেও ভালো একটা পরিবেশ যাতে পায় আর বাড়ির পরিবেশটা ভালো আর তৃতীয় পরিবেশ সমাজকে আপনি কন্ট্রোল করতে পারেন সমাজ খারাপ হয়ে গেছে আজকাল সুতরাং ওখান থেকে আপনার ছেলেকে বাঁচাতে হবে তাহলে আপনার ছেলেকে সহজ করতে পারবে আর এই তিনটি ক্ষেত্র যদি খারাপ হয়ে যায় তাহলে ছেলেকে মানুষ করা যাবে না আপনার নিজের বাড়ি খারাপ থাকে ছেলে কখনো ভালো মানুষ হবে না ব্যতিক্রম ইল্লা মাসা আল্লাহ মাদ্রাসা যেখানে স্কুল দিয়েছেন সেটা যদি অন ইসলামিক স্কুল হয় যেখানে ইসলামের কোনো আদর্শ শিক্ষা দেওয়া হয় না আপনার বাড়িতে মাসাল্লাহ আপনি হুজুর আপনি পরেশগার আপনার ছেলে কোনোদিন মানুষ হবে না বরং একটু শিক্ষিত হয়ে যখন আসবে ক্লাস এইট নাইনে পড়ে আমার বাবা আগের যুগের মানুষ নাকি আদমকালের মানুষ কি কথা বলে আজকাল আজকাল আজকাল স্বাধীনতার যুগ আর ছেলে মেয়ে আজকাল একসাথে না বসলে তা মত বিনিময় না করলে তাকে আর উন্নতি হয় সমাজের দেশের উন্নতি করতে হলে একসাথে পড়াশোনা করতে একসাথে বসতে হবে কি কথাবার্তা বলে আপনাকে অযোগ্য মনে করবে অযোগ্য বাবা অযোগ্য মা কিছু জানে না দুনিয়া সম্পর্কে খোঁজ খবর রাখে না আপনাকে বোকা বানিয়ে দেবে ছেলেরা অন ইসলামিক স্কুলে পড়ার কুপরিণতি তো ছেলে মেয়েদেরকে তরবিয়ত করতে হলে এদিকে খেয়াল রাখতে হবে নবী করিম সাল্লামের আরেকটি হাদিস আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে নবী সাল্লামকে শুনেছি ইয়াতি আলান্নাস জামানুন এমন একটা যুগ আসবে যে খাইরো মালির রাজুলিল মুসলিম মুসলিম ব্যক্তির সর্বোত্তম ধন সম্পদ হবে আলগানাম ছাগল সর্বোত্তম ধন সম্পদ হবে ছাগল ইয়াত বিহা সাফাল জেবাল সেই ছাগল নিয়ে ছাগলের পাল নিয়ে বকরির পাল নিয়ে সে পাহাড়ের উপরে চলে যাবে ও মাওয়াকাল কাতার আর যেখানে বৃষ্টি যে এলাকায় বৃষ্টি হয় ঘাস যেখানে বৃষ্টি হয় সেখানে ঘাস হবে সেই এলাকায় চলে যাবে বকরি চড়াবে আর বকরি দুধ দিয়ে খাবে আর বস্তু খাবে আর ওখানে থাকবে আর ফিতনা থেকে বেঁচে আর ফের রবে দিন হিমিনাল ফিতনা ফিতনা থেকে তার দিনের ধর্মের ইসলামের ইমানের হেফাজত করবে এই একটা যুগ আসবে নবী করিম সাল্লাম বলেছেন এই যুগ চলে এসেছে না আরো আগামীতে আসবে হ্যাঁ আপনাদের মত কি হাদিস তো বুঝতে পেরেছেন না কোন কোন আলেমরা বলেছেন ভাষ্যকার বলেছেন যে এই যুগ এসেছে আর কোন কোন আলেমরা বলেছেন যে না এক যুগ আসবে সর্বোত্তম ধন সম্পদ হবে বকরি গানাম এই যুগ একটা যুগ ছিল যে যদি বকরি ছাগলের মালিক বকরির পালের মালিক হতে পারেন তো ভালো ভালো পয়সা হলো মানুষ আপনার কাছে বকরি আছে সম্পূর্ণ বকরি দুধ দিচ্ছে বকরিতে বস্তু দিচ্ছে কারো কাছে হয়তো হয় না মানে কারো দ্বারস্থ হইতে হয় না আর নিয়ে আপনি আরামে মাঠে ঘাটে যেখানে আছেন খাচ্ছেন বেদুইনরা যেমন এ করেছে বেদুইনরা বকরি ছাগল নিয়ে যদি পাহাড় পাহাড়ি এলাকায় চলে যায় যদি চলে যায় যেখানে বর্ষা বৃষ্টি হচ্ছে মরুভূমিতে চলে যায় সেখানে থাকে তাহলে রাজনৈতিক যে লড়াই দ্বন্দ্বগুলি ঝগড়াগুলি চলছিল মুসলিমদের মধ্যে লড়াই যে লড়াইগুলি অমাইয়ারদের যুগে হয়েছে যে লড়াইগুলি আব্বাসীদের যুগে হয়েছে আব্বাসীরা যখন আসলো তখন অমাইয়াদের বাচ্চা বাচ্চা খোঁজ করে কোথায় আছে নাবালক সন্তান পেলেও ধরো এইসব ফেতনা থেকে বাঁচতে পারবে না পারবে না আজকেও আওয়ামী লীগ আর বিএনপির যে লড়াই আর মারধর আর ভাঙচুর শহরে না বাস করে যদি পল্লী গ্রামে বাস করেন আর এসব রাজনীতি বুঝি না চাষি মানুষ বকরি চড়াবো খাবো গরু চড়াবো আর গরু বকরি নিয়ে এইসব নিয়ে চাষবাস নিয়ে ব্যস্ত তাহলে ওসব ঝামেলার মধ্যে আপনি না ঝামেলা থেকে অনেকটা মুক্ত আছেন না কাউকে মারতে যাবেন না কেউ আপনাকে মারতে আসবে পক্ষান্তরে শহরে একটি উন্নত জায়গায় যেখানে চায়ের দোকান টোকান আছে আজকাল তো প্রায় জায়গা হয়ে গেছে গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে ছিল কিছুদিন আগে এরকম ওই সব জায়গায় বাস করলে আপনি রাজনীতি না করলেও মার খাবেন এ দলও মারবে ওই দলও মারবে ঠিক না যদি বলেন যে ভাই আমি আওয়ামী লীগ না বিএনপি না দুই দলই আছে মার দিবে তো মহা মুশকিল এগুলি ফিতনা এগুলি ফিতনা এগুলি হচ্ছে মুসলিম জাতির ফিতনা যে ফিতনার কিছু আমাদের দেশে রয়েছে কিছু এখানে ছিল এক যুগে ছিল মুসলিম জাতির মধ্যে ছিল তো অনেক আলেমরা বলেছেন যে এগুলি হয়ে গেছে বা হচ্ছে হচ্ছেও বলতে পারি যে আমাদের দেশে যে রাজনৈতিক লড়াইগুলি হচ্ছে আর যদি ও সর্বোত্তম মাল বকরি কেউ কেউ বলছেন যে না কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীর ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই যান্ত্রিক সভ্যতা সব টেকনোলজি সব ধ্বংস হয়ে যাবে এই আজকাল ইলেকট্রনিক যুগ তাই না সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে যেমন যেখান থেকে উন্নতি শুরু করেছিল মানব জাতি আবার সেখানে ফিরে আসবে আল্লাহ নবীর জামানায় বকরি ছাগল বকরি ছাগল ছিল বড় সম্পদ ও এগুলি ছিল বড় সম্পদ আবার মানুষ উন্নতি করার পরে আবার অবনতির দিকে ফিরে আসবে আর সবচেয়ে উত্তম মাল হবে বকরি আর বকরি নিয়ে যারা চলে যাবে ফিতনা লড়াই মার কাট এত লেগে থাকবে ইয়াজুজ মাজুজ ফিতনা দাজ্জালের ফিতনা এইসব ফিতনা আর দাজ্জাল আসবে ইয়াজুজ মাজুজ আসবে তারা আসবে শহরে শহরে ওই সব শহরে না থেকে বকরি নিয়ে চলে গেছেন মরুভূমিতে যেখানে বৃষ্টি হচ্ছে যেখানে পাহাড় আছে ওখানে দাজ্জাল কি খোঁজ করতে যাবে দাজ্জাল সব বড় বড় শহরে যাবে হ্যাঁ ঢাকা শহরে যাবে কলকাতা শহরে যাবে বোম্বাই যাবে দিল্লিতে যাবে খুলনায় যাবে ঠিক না এরকম শহরে যাবে আপনি গ্রামে পড়ে আছেন কোথায় ফিতান তাহলে এই দাজ্জালের ফিতনাকে ফিতনা তো দাজ্জাল বলছেন ওইসব দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে এটাও হতে পারে যে একটা যুগ আসবে নবী করিম ইসলামের কথা ব্যাপক আগের ফিতনাগুলি যুগ ইঙ্গিত হতে পারে আবার যেটা আসছে আগামী আগামীতে যে ফিতনা দাজ্জালের ফিতনা এজুজ মাজুদের ফিতনা সেই দিকেও ইঙ্গিত হতে পারে উভয়েরও হতে পারে বহু আরো আরো ফিতনা যেগুলি আছে হয়েছে হবে হচ্ছে আর হবে সে সবগুলির দিকে হতে পারে নবী করিম সাল্লাহ সাল্লামের এই বাণীর উদ্দেশ্য কারণ আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ ব্যাপক অর্থবাহী কথা বলার বিশেষ ক্ষমতা যোগ্যতা দিয়েছিলেন যা বলা হয়েছে বাস একটি আর অধ্যায় আছে সেটি হচ্ছে আমানত উঠে যাবে কেমতের কাছাকাছি সময় আমানত উঠে যাবে আর কেমতের কাছাকাছি মানে আল্লাহ নবীর ইন্তেকালের পরেই হচ্ছে কেমতের কাছাকাছি শোনা আল্লাহ নবী বলেছেন আমার ইন্তেকাল হচ্ছে কেমতের একটি লক্ষণ তো আল্লাহ নবীর পরে কেয়ামতের বেশ কিছু লক্ষণ আসবে তার মধ্যে একটি হচ্ছে আমানত বলে কিছু থাকবে না কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করাই মুশকিল যাকে বিশ্বাস করে কিছু আমানত দিলেন সেই খেয়ামত করলো বিশ্বাসঘাতকতা করলো আমানত কথার আমানত হতে পারে ধন সম্পদ টাকা পয়সার আমানত হতে পারে সোনা চাঁদির আমানত হতে পারে আবার আমানত ব্যক্তিগত আমানত এবাদত বন্দীগীর আমানত হইতে পারে এই জন্য অনেক আলেমরা বলেছেন যে এই আমানত উঠে যাওয়া মানে সবচেয়ে বড় আমানত মুসলিমের হচ্ছে পাঁচাত্ত নামাজ নামাজ উঠে যাওয়া এটা হয়েছে না হয়নি নামাজ উঠে গেছে শতকরা নিরানব্বই জন কায়েমি নামাজি নয় বেনামাজি আধা নামাজি সেমি নামাজি ফুল নামাজি শতকরা একজন পাবেন আপনি কায়েমি নামাজি একবার বা জামাত ওক্ত মোতাবেক আমরা শুধু এই লোকটিকে দেখলে তার হিসাব করলে হবে না আমাদেরকে হিসাব করতে হবে লোককে লোকগুলোকে নিয়ে ইয়ে রাস্তাপথে লোক বসে আছে সেগুলোকে নিয়ে গ্রামের লোককে নিয়ে আপনার গ্রামে একটা হিসাব করেন যে আমার গ্রামে এতজন লোক পুরুষ আর নারী বাস করে আর তাদের পাঁচ অক্ত কাইমে নামাজ মসজিদে কজন আছে তাহলে হিসাব হয়ে যাবে তো আমানত উঠে যাওয়া মানে নামাজ উঠে যাওয়া আমানত উঠে যাওয়া মানে দিন ইসলাম উঠে যাওয়া আল্লাহর হক উঠে যাওয়া আদায় করা আমানত উঠে যাওয়া মানে ধন সম্পদের ক্ষেত্রে আমানতে খেয়ানত শুরু হয়ে যাওয়া তো নবী সাল্লাহ সাল্লাম বলছেন আবু হরাজি আল্লাহ তালানোর বর্ণিত হাদিস ইজা দইয়াফিল আমানত ফান্তাজির সাতা যখন আমানতকে ধ্বংস করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে আমানত কারো কাছে পাঁচ হাজার রিয়াল রাখলেন বা ধার দিলেন খেয়ানত করলো না আমাকে ধার দেয়নি কে বললো আমার কাছে রেখেছে না এটা কথা অস্বীকার করে দিল ফান্তাজেরি সা তখন কেয়ামতের তোমরা অপেক্ষা করবে ইন্তজার করবে কেয়ামত ঘনিয়ে এসছে আমানত শুধু এই আমানত না আমানত হচ্ছে নেতৃত্ব আমানত কারণ আগের অংশটুকু থেকে এইদিকে ইঙ্গিত করা হয়েছে অযোগ্যকে মালিকানা দিয়ে দেওয়া অযোগ্যকে মালিকানা দিয়ে দেওয়া এটি হচ্ছে আমানতকে নষ্ট করে দেওয়া তাহলে অযোগ্য নেতৃত্ব মুসলিম নেতৃত্ব অযোগ্য নেতৃত্ব তাদেরকে বলা হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন করে তারা বলছে না করব না না করতে পারবো না ভয় লাগে হ্যাঁ ইউরোপকে বলে ভয় লাগে আমেরিকাকে বলে ভয় লাগে আর রাশিয়াকে বলে ভয় লাগে হম প্রতিবেশী দেশকে বলে ভয় লাগে বুঝতে পেরেছেন সন্ত্রাসী দেশ বলে ঘোষিত করে দেবে ইত্যাদি ইত্যাদি অথবা এটা তো হালকা বললাম যদিও এটাও কুফুরি কিন্তু এর চাইতে বড় কুফুরি হচ্ছে যে এই যুগে চোদ্দশো বছর পরে কোরআনের কথা চলবে হ্যাঁ এই যুগে এসে বলবে যে জেনাকারী ব্যবচারকারীকে সংসার করার কথা এগুলো তো বর্বরতা হ্যাঁ মানবাধিকার লঙ্ঘন এই হচ্ছে আমানত উঠে অযোগ্যকে নেতৃত্ব দেওয়া অযোগ্যকে মালিক বানিয়ে দেওয়া নবী সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাইফা ইয়াজ আতহা আমানত কেমন করে নষ্ট হয়ে যাবে বললেন কাল এজা ওসিদাল আমর এলাকায় রে একটি হাদিস আছে এই হাদিস আছে উসনেদাল আমর এলাকায় রেলি অযোগ্য ব্যক্তিকে যে ব্যক্তি যোগ্য নয় তাকে যখন কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হবে সন্তাজের ইসা তখন কেয়ামতের অপেক্ষা করবে তখন দেখবে যে আমানত নষ্ট হয়ে গেছে আর কেয়ামত কাছিয়ে এসেছে হোজাইফা রাজি আল্লাহ তালানো বলছেন যে রসুল্লাহ আমাকে দুইটি হাদিস শুনিয়েছেন একটা চোখে দেখেই নিয়েছি ও আনান্তাজেরুল আখার আর দ্বিতীয়র অপেক্ষা করছি দুইটি ভবিষ্যৎবাণী করেছেন একটা দেখে নিলাম আর আরেকটির অপেক্ষা করছি নবী করিম সাল্লাম বলেছেন ইন্নাল আমানাতা নাজালাত হাদ্দাসানা বলেছেন আমাদেরকে যে আমানত মানুষের অন্তরের অন্তরস্থলে অন্তরের ভিতরে কি হয়েছে নেমেছে অর্থাৎ ইমান মানুষের অন্তরে মজবুত হয়ে নেমেছে সাহাবাই কিরামদের সুম্মা আলিম মিনাল কোরআন তারা কোরআন শিখেছে সুম্মা আলিম মিনাল সুন্না তারা সুন্না হাদিস শিখেছে নবী তরিকা শিখেছে ওয়াহাদাসান আনরাফ এহা তা দেখলাম যে মানুষের অন্তরে ইসলাম নামবে খুব সুন্দর হে তা আমরা দেখলাম সাহাবাহিক জীবন দেখলাম তারপরে নবী সালাম আরেকটি হাদিস বর্ণনা করলেন আনরাফি হাজি এই আমানত অন্তর থেকে আবার ধীরে ধীরে উঠিয়ে যাবে এই ইমান ধীরে ধীরে অন্তর থেকে উঠে যাবে কেমন ভাবে উঠবে নবী সাল্লাম বলছেন একটা তরিকা তার এনামর রজল নৌমাতা মানুষ রাত্রে ঘুমাবে ফাতুকবাজুল আমানত মিন কালবেহি তার অন্তর থেকে ওই ঘুমের অবস্থায় আমানতকে উঠিয়ে নেওয়া হবে সকালবেলা বেইমান হয়ে উঠেছে ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলা নামাজি ছিল সন্ধ্যাবেলা বিশ্বস্ত ব্যক্তি ছিল ইমানদার ছিল ভয় করতো যে মানুষের এক পয়সা খাবো খাবো না সকালবেলা উঠেছে না অসুবিধা নেই আমার যে ইনকাম তাতে চলে না সুতরাং এইসব বেইমানি করে বড় লোক হইতে হবে হারাম খেয়ে বড় লোক হইতে হবে আর নামাজ পড়ে কিছু পাই না পেলাম না মন মেজাজ অন্যরকম যারা নামাজ পড়ে না তারাই দেখি বেশি উন্নতি করেছে শয়তান এভাবে গুমরা করছে সকালবেলা আমানত অন্তর থেকে উঠে গেছে আসার ওহা মিসলা আসারিল ওয়াকাতি কিন্তু এই আমানত অন্তরে ছিল সন্ধ্যাবেলা ছিল আর সকালবেলার আমানত অন্তরে নেই এর একটা কি থাকবে দাগ থাকবে আসার তার একটা দাগ থেকে যাবে কিসের মতো মিসলা আসারিল ওয়াক্তি কিসের দাগ আগুন পড়ে গিয়ে যে ফসকা উঠে সে ফসকার দাগের মতো অক্তের তফসির করেছেন যে হালকা দাগ হালকা আদম পড়েছিল হালকা দাগ হয়েছে ফুসকা হয়েছে সোম্মা এনামুন মাতা আবার শুইবে আরেকদিন শুইল অথবা দিনে শুইল ফাতুক বাজো তখন পুরোটা উঠিয়ে নেওয়া হবে ফায়াব কাসা রোহা মিশ্রাল মজলে তারপরে তার একটা দাগ থাকবে অন্তরে কার মতো এটা মাজলের তফসির করেছে আসারুল আমাল ফিল কাফি হাত দ্বারা বেশি মেহনতের কাজ করলে ভারী কাজ করলে কুড়াড়ি কুলাড়ি নিয়ে কাঠ ফেড়েছেন কাঠ ফেড়েছেন কেউ যে কাঠ ফেড়েছে সে জানে আমার মতো লোক হাত এত নরম আছে যদি আমি পাঁচ মিনিট করি তো খালাস তো কাজ করার কারণে যে হাতে ফসকা পড়ে যায় তাকে মজল বলে আর আমরা দুটো কি ফসকা বলি বাংলায় তাই না ফসকা পড়ে যাওয়া বা ফসা পড়ে যাওয়া দুটোই লিখেছে কাজামরিন দাহারাজ তাহু আলারিজ লেখা অগ্নি শিখার মতো আগুন ছিল আগুনকে আপনি হঠাৎ করে ফেলে দিয়েছেন আপনার পায়ের উপরে পড়েছে ফানা সেটা পায়ের উপরে পড়ার পরে সে ফোসা উঠে গেল ফুলে উঠেছে যে ফুলে উঠেছে আপনার পায়ে ওর মধ্যে কিছু আছে পানি ছাড়া আর কিছু নেই সেই ফোসকার মধ্যে বা ফোসার মধ্যে কিছু নেই আয়াউন তারপরে সকালবেলা তারা কেনা বেচা শুরু করবে ধারের উপরে কেনবে বেমানি করবে লাখ লাখ কোটি কোটি টাকার আজকাল আত্মসাত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যারা গরুর ব্যবসায়ী তাদের খোঁজ খবর রাখি এদিক থেকে ওই দিকে মেরে নিয়ে চলে গেল ওই দিক থেকে এই দিকে মেরে নিয়ে ঠিক আছে তোমাকে দিব দিলই না এই আত্মসাত চলছে একটা উদাহরণ বহু উদাহরণ এরকম চলছে বহু উদাহরণ পাবেন টাকা পয়সা হাতে পড়ে গেছে ধার সামান্য আপনি এত দূরের কেন উদাহরণ দিতে যাবেন আজকালকার জামানে কাউকে ধার দিয়ে দেন আর তারপরে তার কাছে চাইবেন চাইলে তার চোখ গরম দেখতে হবে চাইলে অসন্তুষ্ট আপনি সারা জীবন যদি না চান দেবে না আর চাইলেও অসন্তোষ কি মসিব দিয়েই ভুল করলেন আপনি এ হচ্ছে জমানা লোকেরা কিনা বেচা করবে আদান প্রদান করবে ফালা একাদ আহাদ আমানা তা কেউ আমানত আদায় করবে না খেয়ামতের চেষ্টায় থাকবে কেনা বেচার ক্ষেত্রে খেয়ামত আজকাল মাফ করে পাঁচ কিলো চাউল কিনে দেখবেন আপনি পাঁচ কিলো চাউল কিনে দেখবেন কমপক্ষে আধা কিলো কিলো কমবে দাঁড়ি মারা এত শুরু হয়েছে খেয়ামত আমানতে খেয়ামত পয়সা দিচ্ছেন ন্যায্য কিলো প্রতি আর আপনি দিচ্ছেন জিনিস কম পাট বিক্রি করে পাট ভিজিয়ে পাটের যে গাঁট বাঁধে আমরা চোখে দেখেছি পাট ভিতরে ভিজিয়ে একবারে গাঁট বাঁধে এইরকম আজকাল কি আছে যাতে মিক্স নেই হলুদে ইট গুঁড়া আরো কত কি মিশানো হচ্ছে আল্লাহ ভালো জানে মানুষের কথা আজকাল এক্সপায়ার হয়ে গেছে কোনো কিছু তাতে ইস্তাম মানা হচ্ছে নতুন করে সময় বাড়ানো হচ্ছে তারপরে মাল সামান আসছে মাল সামান এসে যখন নাম হলো কোনো বন্দরে তারপরে কোন কোম্পানিতে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে আসার পরে তখন মেডিয়ান চেঞ্জ করা হচ্ছে মেডিয়ান চাইনা আছে জাপান করা হচ্ছে এরকম বহু লোকের চাকরি করে এরকম ক্ষেত্রে যারা মশলা জিজ্ঞাসা করছে আমাকে এই চাকরি করতে হয় জাহেজ চাকরি করা না জাহেজ নয় হারাম হারাম খেয়ানতের চাকরি করা তারপরে আমানতদার কোনো লোক পাওয়া যাচ্ছে না বিশ্বস্ত কোন একজন বললো ইন্নাফি বানি ফোলানি রাজুলান আমিনান অমুক বংশে একজন ভালো লোক আছে বিশ্বস্ত লোক আছে মানুষকে বলা মা আতালাহমা কত ভালো মানুষ এই ব্যক্তি এবং কত জ্ঞানী মানুষ কত বিচক্ষণ মানুষ অমাজলাদাহ কতই শক্তিশালী মানুষ ক্ষমতাশীল মানুষ অথচ তার অন্তরে সরিষা পরিমাণ ইমান নেই লোকটিকে জ্ঞানী বলা হচ্ছে লোকটিকে বলা হচ্ছে আজকাল কি বলা হচ্ছে বলেন না আজকালকার বুদ্ধিজীবী হ্যাঁ ভালো তোর মানে এখানে বুদ্ধিজীবী বলা হচ্ছে এই মা আকালাহ মাহু মাজলাহ কি ক্ষমতাশালী মানুষ কি জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ কি বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবী আমাদের দেশের অথচ তার অন্তরে সরিষা পরিমাণ ইমান নেই ওয়ালাকান আতা আলিয়া জামানুন বলছেন কে হোজেফা ফরজি আল্লাহ তালাম যে এমন একটা যুগ আমার জীবনে এসেছে অমা অমাওবালি আমার কোনো পরোয়া ছিল না যে আইয়কুম বায়াত তোমাদের কার কাছে বিক্রি করেছি বিক্রি করে দিলাম পয়সা দিল দিল না আমার জিজ্ঞাসা করার দরকার না ও নিজেই দিয়ে যাবে আমি কোনোদিন পয়সা চাইনি বিক্রি করে দিলাম পয়সা যখন ইচ্ছা তখন দিয়ে যাবে কোথায় বাড়ি জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হয়নি আপনার ঠিকানা কি জিজ্ঞাসা করার নাম কি জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি তারপরে বলছেন মুসলিম হোক আর অমুসলিম মুসলিম হলে বলছে লাইন কেন মুসলিমান যদি সে মুসলিম হয়তো রদ্দাহু আলাইয়ার ইসলাম তাহলে তার ইসলামের কারণে সে আমাকে টাকা ফেরত করে যেত তা আল্লাহর ভয় ভীতি তার ইসলাম তাকে বাধ্য করেছে যে আমি এক পয়সা হারাম খেয়ে মরবো না তার কাছে সামান এসে টাকা দিয়ে আসতে হবে দিয়ে যেত আর যদি খ্রিস্টান হতো ওয়াইন কানানাসরানিয়ান খ্রিস্টান হইতো অমুসলিম হইতো রাদ্দাহু আলাইয়া সাইহে তাহলে সাইহের অর্থ ওই এটাতে ভুল করেছে কি অর্থ করেছে তার অভিভাবক কিন্তু অভিভাবক কি ব্যাখ্যা করেনি অভিভাবক কি বুঝবে তার অভিভাবক আপনার মতো ষাট বছর মানুষ বা পঞ্চাশ বছর মানুষ আপনার অভিভাবক কে এখানে সাই মানে হচ্ছে অমুসলিম এলাকায় নবী সাল্লা সাল্লাম বা তার খলিফাগণ রাষ্ট্রীয় প্রতিনিধিকে পাঠাতেন যে তাদের জিজিয়া কর আদায় করে নিয়ে এসো তাদের খেরাজ ট্যাক্স আদায় করো জমির খেরাজ ট্যাক্স আদায় করা হইতো খেরাজ বলা হয় আর ব্যক্তি প্রতি জিজিয়া কর আদায় করা হতো যেমন মুসলিমদের কাছ থেকে জাকাত আদায় করা হতো তো যারা জাকাত আদায় করতে যেতেন অথবা অমুসলিমদের কাছ থেকে জিজিয়া আদায় করতে যেতেন তাদেরকে সাই বলা হতো তাই বলা হইতো তাহলে খ্রিস্টান যদি আমার মাল সামান কিনলো আর কেনার পরে খেজুর কিনলো তারপরে টাকা পয়সা দিল না পালিয়ে গেল তাহলে আমাকে সেখানে যাওয়ার প্রয়োজন নেই ওই যে ইসলামী সরকার মুসলিম সরকার খলিফা রাহু বকর সিদ্দিক ওমার উসমান আলী তাদের পক্ষ থেকে প্রতিনিধি যাবেন তাকে শুধু একটু বলে দেবে যে অমুক খ্রিস্টান আমার কাছ থেকে এত টাকার সামান নিয়ে গেছে টাকাটা দেয়নি উনি আদায় করে এসে আমাকে দিয়ে দিবেন বা উনি ধরে নিয়ে আসবেন চলো তুমি অমুকের বেইমানি করে এসছো রাদ্দা ওয়াইন কানা সে খ্রিস্টান যদি হয়তো রাদ্দাহু আলিয়া হে তার যে সাই রয়েছে অর্থাৎ সরকারি প্রতিনিধি রয়েছে সেটাকে সেখান থেকে ফেরত করবে আমার হককে আম্মালিয়াওমা কিন্তু আজকালকার জামানা বেঁচে আছেন সাহাবি হোজাইফা সাহাবাই ক্রামের জামানা শেষ জামানা তাবেনদের যুগ চলে আসছে সেই সময় পরিবর্তন চলে এসছে বলছেন সামাকন্ত বা আজকাল আমি ধারে কিনা বেচা কারোর সাথে করতে পারি ইল্লা ফোলানান ফোলানান বা আদান প্রদান লেনদেন ধার দেব ধার নেব এটা আমি কারো সাথে করি না ইল্লা ফোলান আর ফোলান অমক অমক হাতে গোনা কয়েকজন ব্যক্তির সাথে করতে পারি বিশ্বাস করা যায় কে যে কি করে তো কত দ্রুত পরিবর্তন মানুষের মধ্যে এসেছে কেয়ামতের আলামত নবী করিম সাল্লাহামের আর কি হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন সামেদ রসুল আল্লাহ আল্লাহ রসুল থেকে শুনেছি ইয়াকুল বলতেন ইন্নামান নাসুকাল এবলিল মিয়া মানুষের দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে একশোটি উটের মতো কিন্তু একশোটি উটের মধ্যে সাওয়ারির যোগ্য তার পিঠে চড়ার যোগ্য একটি উট নেই এমন একটা যুগ আসবে যে মানুষ ওই রকমই হবে মানুষ তো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম তো কোটি কোটি কিন্তু কাজের মুসলিম খাঁটি মুসলিম একটিও পাওয়া যায় না এই উদাহরণ দেওয়ার জন্য বলেছেন যে মানুষ এমন একটা যুগ হবে তখন একশোটি উটের মতো হয়ে যাবে একশোটি উট একটা লোকের কাছে আছে কিন্তু একটাও সবারই যোগ্য না কোথাও যাবে তো কোনোটা পিঠে চড়তে পারছে না সব দুর্বল আর বেকার উঠ তো মানুষ আজকাল গোসাউন কা গোসা ইসাইল বলেছেন যে আমার মত এমন একটা জামান আসবে তখন বন্যার হ্যাঁ ওপর বন্যার পানির ওপর যে ভাষা ফেনা ওই ফেনার মতো অবস্থা হবে তখন কাফেররা তাদেরকে নিয়ে ছিনিমিনি করবে আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদের গোনা খাতা মাফ করেন নেক আমলের তৌফিক দান করেন তোবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আল